ذكرت الطيارة عند رسول الله صلى الله عليه وسلم فقال أحسنها الفعل ولا ترد مسلما فإذا رأى أحدكم ما يكره فليقول اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك وله من حديث ابن مسعود مرفوعا الطيارة شرك الطيارة شرك الطيارة شرك وما منا إلا ولكن الله يذهبه بالتوكل رواه أبو داود والترمذي وصححه وجعل آخره من قول ابن مسعود ولأحمد من حديث ابن عمرو من ردته الطيارة عن حاجته فقد أشرك قالوا وما كفارة ذلك قال أن تقول اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك وله من حديث الفضل بن عباس إنما الطيارة ما أمضاك أو ردك মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল ফিয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে অলক্ষী বা কুলক্ষণ সম্পর্কে কোনো কিছুকে অলক্ষী মনে করা বা অমঙ্গল মনে করা কুলক্ষী মনে করা একে আরবি ভাষায় তৈয়ারা বা আত্মাতাইয়র বলা হয় এই ভাষাটি এই জন্যই আরবি ভাষায় এসেছে অথচ তয়ের মানে শাব্দিক অর্থ অলক্ষী বা কুলক্ষণ নয় তয়ের মানে হচ্ছে পাখি তয়ের মানে হচ্ছে পাখি তো পাখির নাম দিয়ে বা পাখির শব্দ দিয়ে অলক্ষী বা কুলক্ষণকে ব্যক্ত করা হয়েছে আরবি ভাষায় এই জন্যই যে এর প্রাচীন যুগের ইতিহাস আছে এই শব্দটির পিছনে জাহেলি যুগে নবী সাল্লাহ আলি সাল্লামের আগমনের আগে মুশরিকরা পাখি উড়াত পাখি তাড়াতো বা পাখি উড়াতো পাখি বসে আছে গাছের ডালে বসে আছে কোনো জায়গায় বসে আছে পাখিটাকে তাড়াইতো এবং তাড়িয়ে দিয়ে ভাগ্য নির্ধারণ করত বা ভাগ্য নির্ণয় করত ডান দিকে গেল না বাম দিকে গেল যদি ডান দিকে যায় পাখি তাহলে ভাগ্য ভালো আর পাখিটি যদি উড়ে বাম দিকে যায় তাহলে ভাগ্য খারাপ এই যে পাখিকে উড়াইতো সেই জন্য অলক্ষী বা কুলক্ষণকে তেয়ারা বা তাতাইয়র বলা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষায় কিন্তু ভাগ্য নির্ধারণ করা পাখি উড়াতেই সীমিত নয় পাখি ওড়া ছাড়া অন্য বিভিন্ন পন্থায় যে কোনো জাতি যদি মনে করে যে এর মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে তো সেটি হচ্ছে অলক্ষণ অলক্ষী বা কুলক্ষণ নেওয়া বা কোনো কিছুকে অমঙ্গল করার সামিল যার হুকুম শরীয়তে যে বর্ণিত হয়েছে তা আজকে বিস্তারিত আসছে এর আগেও সেহের বা জাদুর আলোচনা এসেছে যে তেয়ারা বা অলক্ষী মনে করা কুলক্ষণ মনে করা এটি হচ্ছে জাদুর অন্তর্ভুক্ত জাদুর একটি প্রকার আর আরো হাদিস আসছে যে এই অলক্ষী মনে করা হচ্ছে শির তো এই অলক্ষী বা কুলক্ষণ মনে করা কোনো কিছুকে কাকে অলক্ষী বা কুলক্ষণ মনে করে মানুষ এটি তিন রকমের হইতে পারে তিন রকমের হইতে পারে দেখার বস্তু অর্থাৎ কোনো কিছুকে দেখলে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা সোনার বস্তু বা সোনার বিষয় কোনো কিছু শুনলে কোনো কিছুর আওয়াজ শুনলে সেটিকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা অথবা কোনো কিছুর নড়াচড়া কোনো আমল কোনো কর্ম কোনো কর্মকে কোনো হরকতকে হ্যাঁ কোনো কিছুর নড়াচড়াকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা তাহলে তিন রকম ভাবে যারা অলক্ষী কুলক্ষণ নিয়ে থাকে কোনো কিছুকে তিন রকমের কোনো একরকম ভাবে নিয়ে থাকে অথবা তিন রকমই তাদের মধ্যে মজুদ রয়েছে এক একটি করে উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি তাহলে কথাগুলি আরো স্পষ্ট হবে প্রথম বললাম যে কোনো কিছু দেখাকে কি মনে করা কুলক্ষণ মনে করা এর উদাহরণ আমাদের সমাজে যেগুলি আছে প্রত্যেকে জানেন কিন্তু যে নিজ নিজ সমাজে এরকম আছে যে এইরকম কিছু দেখলে সেটাকে কি মনে করে কুলক্ষণ মনে করে যে লক্ষণ খারাপ আব্বাব খারাপ হ্যাঁ কাজ মনে হয় ভালো হবে না তো এরকম কিছু উদাহরণ আপনাদের কাছ থেকে শুনে দেখি রাস্তায় কি দেখলে বিড়াল চলে গেল রাস্তা দিয়ে দেখলো যে দেখা দেখে অলক্ষে নাও তারপরে একজন বলেন সকালে কি দেখা ঝাড়ু দেখা সকালবেলা উঠে সামনে ঝাড়ু দেখলো এই ছোট থেকে শুনে আছি সকালবেলা কোনো মুসলমান যদি দেখে দিয়েছে আরে আজকে বের হইলে আমার সকালে বাড়ি থেকে বেরিয়ে ওই চামারের বাচ্চাকে দেখলাম দিনটাই খারাপ হ্যাঁ ডম মেথরকে দেখলাম কালো কুকুর দেখা খালি বালতি দেখ হ্যাঁ নিঃসন্তান মানুষকে দেখা হ্যাঁ বন্ধাদেরকে দেখ ইত্যাদি অ্যাক্সিডেন্ট দেখা এটা আজকালকার জামানায় অনেকে মনে করে যাচ্ছেন ডিউটিতে কোনো এলাকায় দূরে যাচ্ছেন হাই দেখলেন একবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখে মন মেজাজ খারাপ হয়ে গেল আজকের দিনটা ভালো হবে না এখানে বেরিয়ে যখন অ্যাক্সিডেন্ট দেখলাম তার ভালো হবে না রাস্তায় যাচ্ছেন কিন্তু ভেতর শুধু দূর দূর কাঁপছে ভেতর কম্পিত অবস্থায় ভয়ে ভীত যে কোনো বিপদ আছে শুরুতে বেরিয়ে যখন দামাম থেকে বেরিয়ে এরকম বিপদ দেখলাম তাহলে জানি না এত বড় রাস্তা বাকি আছে লম্বা রাস্তা বাকি আছে কি যে হয় তো দেখে কোনো কিছুকে দেখে অলক্ষী বা কুলক্ষণ নেওয়া বা তাকে কুলক্ষী মনে করা শুনে শোনার উদাহরণ পেঁচার ডাক শোনা কাকের ডাক দেখার মধ্যে বাড়ির ঘরের চালে যদি কালো ওই কাক বসে থাকতো সেটাও দেখার মধ্যে ওটা আছে কাক বসে যদি দেখে কারো বাড়ির উপর তাহলে কিছু কাকে নিতে এসেছে মনে হচ্ছে মালাকুল মতে কাক তো সোনার মধ্যে বিভিন্ন আওয়াজকে কুকুর কুকুরের ডাক ঘেউ ঘেউ করে যদি ডেকে উঠে তবে যদি কুকুর ডাক এরকম হয় যে আমাদের এখানে কুকুর ডাক অনেক সময় এরকম হয় যে কুকুর ডাকলে ওই চোর এর জন্য ডাকে চোর ডাকা গ্রামে এসছে কোনো অজানা মানুষকে অপরিচিত মানুষকে দেখেছে তখন হয়তো কুকুর ডাকে সেটা আলাদা কথা যদি মনে করে যে চোর ডাকাত আসতে পারে কারণ কুকুর ডাকছে স্বাভাবিক এরকম হ্যাঁ কুকুর কান্নার মতো আওয়াজ হ্যাঁ হ্যাঁ ওইটাকে যদি খারাপ লক্ষণ মনে করে তাহলে এটা হচ্ছে শির বা এটা হচ্ছে না কাজ হারাম কাজ কিন্তু যদি মনে করে যে কুকুর আল্লাহর জিকির করছে হতে পারে আল্লাহর জিকির করছে আল্লাহ পাক বলছেন ওয়াইন মিন শাহিন ইল্লা ইউসাববিহু বিহামদি পৃথিবীর সবকিছু আল্লাহর তসবি করে কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তাদের তসবি তোমরা বুঝো না আজান হচ্ছে আজানের সময় যদি কুকুর আওয়াজ করে আর কেউ যদি ভালো ধারণা করে ভালো ধারণা অসুবিধা নেই এটা কুলক্ষণ নেওয়া নাই যে হতে পারে আল্লাহ তসবি করছে হতে পারে আল্লাহ তসবি করছে হ্যাঁ কুলক্ষণ নেওয়ার কথা আসছে ফাল যেটাকে বলা হয় জায়জ রয়েছে আর দেখে হয়ে গেল শুনে হয়ে গেল আর তৃতীয় কি বাকি থাকলো কেন কিছু নাড়াচড়া করা বা কোনো কর্ম হ্যাঁ কোনো কর্ম করার মাধ্যমে তার একটি প্রাচীন উদাহরণ দিলাম যে তারা কি করতো হ্যাঁ পাখি উড়াইতো এটা নিজে কর্ম করলো পাখি উড়িয়ে অথবা তীর বের করতো আল আজলাম আল্লাহ পাক কোরআনে বলেছেন যেগুলি হারাম কাজ সেগুলির মধ্যে একটি কাজ হচ্ছে যে তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা আল্লাহ বলছে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমরা ভাগ্য নির্ণয় করবে কিসের মাধ্যমে তীর এর মাধ্যমে জাহেলি জামানে তীরে লেখা থাকতো এফ আল করো আর এক তীরে লেখা থাকতো লাতাফাল এই কাজ করিও না তীর কিন্তু এর মধ্যে তার খাপের মধ্যে ভরা আছে তীরগুলিকে বের করছে তীর বের করছে বের করে তাহলে এফ আল এসেছে করবো তাহলে কাজ ভালো হবে যদি লিখা আছে লাতাফাল করিও না বলছে না করব না এগুলি কর্মের মাধ্যমে কোনো কর্মকে লাতাফাল বেরিয়ে গেল আমার কর্মের মাধ্যমে তীর বের করার মাধ্যমে সুতরাং করব না এইরকম বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে কোনো কর্ম নিজের কর্ম বা অন্য কারো কর্মের কর্মকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা এক কথায় শরীয়তে না কোনো কিছু দেখে কুলক্ষণ আছে না কিছু শুনলেও কুলক্ষণ আছে না কোনো কাজের মাধ্যমে কুলক্ষণ আছে কোরআনে করিমে এই কুলক্ষণ সম্পর্কে বা অমঙ্গল সম্পর্কে দুইটি আয়াত রয়েছে একটি আয়াত রয়েছে সুরাতুল আরাফের একশো একত্রিশ নম্বর আয়াত মহান আল্লাহর বাণী লেখক বলছেন বাবু মাজাফির তাতাইজর এই অধ্যায় হচ্ছে অলক্ষী বা কোনো কিছুকে কুলক্ষণ মরি করা সম্পর্কে শরীয়তের বিধান কি তা লেখক বলেননি এর এই অধ্যায়ে তিনি বয়ান করবেন মহান আল্লাহর বাণী আল্লাহ পাক এরশাদ করছেন আলা সাবধান আলা মানে সাবধান আলা মানে সতর্ক আলা মানে শুনে রাখো কাউকে সতর্ক করে সজাগ করার জন্য যে শোনে যেন সে আরবিতে আলা শব্দের ব্যবহার হয় ইন্নাহমল মফসেদুন আল্লাহ বলছেন সাবধান শুনে রেখো যে তারাই হচ্ছে আসল ফাসাদ সৃষ্টিকারী বিপর্যয় সৃষ্টিকারী আলা ইন্নাহম সাবধান শুনে রাখো ভালো করে যে তারাই হচ্ছে নির্বোধ বেকু এইভাবে আল্লাহ বহু জায়গায় কোরআন কেরিমে ব্যবহার হয়েছে আর আরেকটি আলা হচ্ছে যে দুটি আলাদা আলাদা শব্দ আ শব্দ আলাদা লা শব্দ আলাদা এটা যদি হয় তাহলে তার অর্থ আবার আলাদা হবে আ মানে কি আল্লাহ মানেন না হ্যাঁ আলা আলামও তিনি কি জানেন না তখন আলাদা অর্থ হয়ে গেল যদিও উচ্চারণের ক্ষেত্রে মনে হচ্ছে একই রকম কিন্তু যখন আ কে আলাদা করলেন লা আলাদা করলেন তখন তার অর্থ আলাদা আর আলা যখন একটি শব্দ হবে তখন তার অর্থ আলাদা আশা করি স্পষ্ট তো এখানে আর আলা একটি শব্দ একটি কলেমা আলা শুনে রেখো সাবধান ইন্নামা তয়েরহম ইন্দাল্লাহ তাদের কুলক্ষণ বা অমঙ্গল আল্লাহর নিকটেই লিখিত রয়েছে তাদের অমঙ্গল বা কুলক্ষণ আল্লাহর নিকট কি রয়েছে লিখিত রয়েছে বা নির্ধারিত রয়েছে আল্লাহর নিকট তকদিরে লিপিবদ্ধ রয়েছে এ হচ্ছে সংক্ষেপে তার তফসির অর্থাৎ যে কোনো জাতির যদি অমঙ্গল থাকে ভাগ্যে তো সেই ভাগ্য কার কাছে লিখিত রয়েছে আল্লাহর কাছে লিখিত রয়েছে লহে মাহফুজে তকদির লিপিতে ওয়ালাকিন কিন্তু অধিকাংশ লোকেই ওয়াকিফ হাল নয় অধিকাংশ লোকেই জানে না এই সম্পর্কে এলম রাখে না যে আল্লাহ পাক তকদিরের মালিক আল্লাহ পাক ভাগ্যের মালিক আল্লাহ পাক রব্বুল আলম সবকিছু জানেন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন সবকিছুর খবর জানেন আগামীতে কি হবে কার কি হবে এবং তার এই আল্লাহ পাক রবুল আলমিনের ব্যাপক জ্ঞানের এলমের ভিত্তিতে আল্লাহ পাক তিনি লিখে রেখেছেন সুতরাং তার ব্যতিক্রম হবে না আপনি আমি করব ভালো করব অথবা মন্দ করব সে এলম যেহেতু আল্লাহর কাছে রয়েছে তাই আল্লাহ পাক লিখে রেখেছেন লিখে রেখেছেন এই জন্য বাধ্য নয় বরং আমরা করব আল্লাহ পাক জানেন তাই লিখে রেখেছেন তো এখানে তা এ রহম বলা হয়েছে তাদের কুলক্ষণ তাদের অমঙ্গল আল্লাহর নিকটে রয়েছে এখানে তাহলে অমঙ্গলকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়েছে কোন দিক দিয়ে যে আল্লাহ পাক ভালো মন্দ সৃষ্টিকর্তা প্রথম কথা আল্লাহ পাক ভালো মন্দ সৃষ্টি করেন আল্লাহ ভালো সৃষ্টি করেন মন্দ সৃষ্টি করেন আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিছু নাই আর আল্লাহ পাক যেহেতু জানেন সুতরাং আল্লাহ পাক লিখে রেখেছেন সেই জন্য বলা হয়েছে তাই রহম এন্দাল্লাহ আয়াতে বলা হয়েছে এই আয়াতটি রয়েছে মুসা আলি ইসালামের ঘটনা সম্পর্কে মুসা আলি ইসালামের শত্রু যারা ফেরাউনের অনসারী তারা বলতো যে মুসার জাতি এরা হচ্ছে আমাদের জন্য অমঙ্গলের কারণ এরা হচ্ছে অমঙ্গলের কারণ আর এরা হচ্ছে কুলক্ষণ এরা হচ্ছে অলক্ষী এইসব কথা বলত তখন আল্লাহ পাক তার উত্তর দিয়ে খণ্ডন করে বলছেন যে তয়রম ইন্দাল্লাহ তাদের যে কুলক্ষণ বা অমঙ্গল যে আছে তা আল্লাহ পাক লিখে রেখেছে আল্লাহ পাক জানেন যে তোমরা এইরকম আল্লাহ দ্রোহিত করবে শির কুফরি করবে পাপে লিপ্ত হবে সুতরাং তোমাদের অমঙ্গল রয়েছে সর্বনাশ রয়েছে তা আল্লাহর কাছে লিপিবদ্ধ রয়েছে এ হচ্ছে বিষয়টি দ্বিতীয় আয়াতে দ্বিতীয় আয়াতে একটু ভিন্ন মনে হবে শুনলে আল্লাহ পাকি বলছেন কালু তারা বলেছিল তাই এরকম কুম আইন কৌম মুসরেফুন নম্বর উনিশ তাতে একটি ঘটনার একটি অংশ এটি ঘটনা হচ্ছে যে আল্লাহ ফাকরুল আলম যখন এক আসহাবুল কারিয়ার কথা মুরসালুন ইজ আরসাল্লাহ এলাইহিম হুসনাইনে ফাকাজ্জাবুহুমা মুরসালুন আল্লাহ ফাকরুল আলমিন একটি জনপদ একটি এলাকায় দুই রসুল পরপর পাঠালেন তৃতীয় রসুল আবার পাঠাইলেন কিন্তু তারা তাদের কথা মানল না বরং তাদেরকে বলেছিল যে তোমরা ইন্না কালু ইন্না ততাইয়ার না বেকুম তোমরা আমাদের অমঙ্গলের কারণ তোমরা হচ্ছে আমাদের অলক্ষী কুলক্ষণ তোমরা এই তোমরা এসেছো আমাদের দেশে বিপদ আপদ নেমে এসেছে অথচ তাদের ওপর আজাব বালা মুসিবত বিপদাবাদ এসেছিল তাদের আল্লাহ দ্রোহিতার কারণে তাদের নাফারমানি কারণে তাদের রসুলের কথা অমান্য করার কারণে কিন্তু তারা কি বলেছিল কালো ইন্না তাতা ইয়ার না বেকুম হে রসুলরা রসুল তো তারা মানত না তাদেরকে বলতো নাম ধরি বলতো হে লোক তোমাদের কারণেই সব আমাদের উপর বিপদ আপদ এসেছে তোমরাই আমাদের অমঙ্গলের কারণ লাইন লাম তান্তাহু তোমরা যদি সাবধান না হও সতর্ক না হও কথা তোমাদের বন্ধ না করো আমাদের দেবী দেবতার বিরুদ্ধে আমাদের পুরোপুরুষের ধর্মের বিরুদ্ধে তাহলে তোমাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেব রজম করে সংসার করে ধ্বংস করে দেব আলিম এবং তোমাদেরকে কঠোর শাস্তি হবে আমাদের পক্ষ থেকে দেখো তোমাদের কি করি তখন সেই রাসুলগণ শত লোকেরা জবাব দিয়েছিলেন কালু এই আয়াতটি এখানে রয়েছে তারা বলেছিলেন ত এরকম মাকুম তোমাদের অমঙ্গল বা তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে তোমাদের কুলক্ষণ বা তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই রয়েছে কেমন কথা হলো এখানে বলা হলো তোমাদের সাথেই তোমাদের কুলক্ষণ আছে আর আগের আয়াত বলা হলো তাই রহম তাদের কুলক্ষণ রয়েছে আল্লাহর নিকটে তাহলে তো বিরোধ কোরআন করিমে বিরোধ আছে আল্লাহর কথাই কোনো বিরোধ আছে মানুষের কথায় বিরোধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে এই সপ্তাহে একরকম বললাম একটি মাসলার জবাবে এক সপ্তাহের মধ্যে আমি যে এই সপ্তাহে কি বলেছি ভুলে গেছি অনেক কিছু ভুলে গেছি আগামী সপ্তাহে আর একজন ওই মাসলায় জিজ্ঞাসা করলে হয়তো আমি অন্যরকম করে বললাম অথবা এই সপ্তাহে যে উত্তরটি দিয়েছিলাম সেটি ভুল বলেছিলাম আসলে এক সপ্তাহের মধ্যে দেখলাম যে না কথা তো উত্তর তো আমি ভুল দিয়েছি সুতরাং আগামী সপ্তাহে দেখলাম যে আরেকজন জিজ্ঞেস করলো অথবা করলো না আমি তখন আমার কথাকে নাকচ করে দিয়ে অন্য রকমের উত্তর দিলাম এটা মানুষের ক্ষেত্রে শুধু সম্ভাবী নয় অহরহ হচ্ছে মানুষের ক্ষেত্রে হচ্ছে শুধু ধর্মীয় মাসলা মাসালের ক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্রে আজকে বৈজ্ঞানিকরা দেখেন কোথা থেকে কোথা আজকে এক কথা বলছে পঞ্চাশ বছর পরে ৩০ বছর পরে আরেক কথা কখনো নাকি তাদের আসমান ছিলই না কখন আবার আসমান ছিল কখনো তাদের নাকি আমরা প্রাচীন যুগের তাদের ওই সায়েন্স পড়েছিলাম যে সাতটি নাকি তাদের গ্রহ ছিল সাতটি থেকে নয়টি হলো এই হলো সেই হলো হ্যাঁ কত রকমের কোন কালে তারা বলেছিল ভ্রান্ত কথা যে মানুষ নাকি ওই ব্যাঙাচি থেকে পয়দা হয়েছে ব্যাঙাচি বুঝেন না ব্যাঙাচি ওই ব্যাঙের বাচ্চা থেকে পয়দা হয়েছে হ্যাঁ অথবা শিম্পাঞ্জি না কত কি এসব কথাবার্তা বলে হনুমান এইসব ধীরে ধীরে উন্নতি করতে বানর হলো বানর হয়ে তাহলে লেজ কেটে পড়ে গেল অথবা লেজ ধীরে ধীরে ছোট হয়ে লেজ একবারে ইয়ে হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল তখন তারপরে মানুষ হলো উন্নত মানুষ হয়ে গেছে এসব কথাবার্তা তারা কত রকমের কথাবার্তা বলতে আছে পরিবর্তন হতে আছে কিন্তু আল্লাহ পাকের কথা এক আল্লাহ বলছেন তোমাদেরকে ওয়াহেদা এক ব্যক্তি থেকে পয়দা করেছে তিনি আদম মিন আর তাতে থেকে আবার তার জোড়া তার স্ত্রী সৃষ্টি করেছে হাওয়া জালান কাসিরা এবং এই দুইজনের মাধ্যমে অসংখ্য মানুষকে পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি সারা বিশ্বকে আবাদ করছে মানুষ আল্লাহর কথায় কোনো পরিবর্তন নেই যে কথা আদম আলি ইসলামের যুগে আল্লাহ বলেছেন সেই কথা নু আলাইসালামের যুগে বলে সেই কথা ইদরিস আলাইসালামের যুগে সেই কথা ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ রসুল্লাহামের যুগে কেমন পর্যন্ত কথা আল্লাহ পাকে থাকবে তো আল্লাহ পাকের কথায় কোনো বিরোধ নেই তবে বাহ্যিক যদি বিরোধ মনে হয় তাহলে বুঝতে হবে যে আপনি বুঝতে পারছেন না কখনো যদি মনে হয় যে কোরআন করিমে বা হাদিসে বিরোধ মনে হচ্ছে তাহলে নিজেকেই কি করতে হবে দোষারোপ করতে হবে আর নিজেকে বলতে হবে যে আমি বুঝি না আল্লাহর কথা সত্য রাসুল উল্লাহ কথা সত্য এবং তাতে কোনো বিরোধ নেই কিন্তু আমার বুঝাতেই দুর্বলতা রয়েছে আমার জ্ঞানেই স্বল্পতা রয়েছে তো তাহলে অর্থ বুঝতে হয় তা সে সঠিক বুঝতে হয় তা বুঝেন বলছেন আল্লাপাক যে তারা বলেছিল তাই এরকম মাকুম ওই কাফের জাতিদেরকে বলেছিল যারা নবীদের অস্বীকার করেছিল আল্লাহকে অস্বীকার করেছিল যে তোমাদের অমঙ্গল বা কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে মানে তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের কাছেই রয়েছে কেন তোমাদের অমঙ্গল ঘটল কেন তোমাদের লক্ষণ খারাপ কেন তোমাদের উপর আপদ বিপদ আসছে বা আসতেছে বা আসবে এর কারণ তোমাদের কাছেই রয়েছে এর কারণ তোমাদের কাছে রয়েছে আর সেটা আপদ বিপদ আসে কার পক্ষ থেকে লিখা আছে কার কাছে আল্লাহর কাছে তাহলে প্রথম আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক জানেন এবং আল্লাহ পাক মানুষের উপর বিপদ আপদ নাজেল করেন তাদের পাপের কারণে সুতরাং আল্লাহ পাক তা লিখে রেখেছেন প্রথম আয়তের অর্থ আর দ্বিতীয় আয়তের অর্থ যে বিপদ আপদ কেন আসে অমঙ্গল কেন নেমে আসে তাদের পাপের কারণে তাদের কাছেই তার কারণ রয়েছে মানুষ নিজের কাছে কারণ খুঁজে দেখুক যে আমার ব্যক্তি জীবনে কেন এই বিপদ আসলো আমার পারিবারিক জীবনে কেন এই বিপদ নেমে আসলো আজাব নেমে আসলো এইরকম অমঙ্গল কেন দেখা যায় আমার অর্থনীতিতে এরকম কেন বালা মুসিবত আসলো পা এরকম মাকুম এর কারণ তোমাদের কাছেই রয়েছে খুঁজে দেখো জি সমন্বয় হইল কোন দ্বন্দ্ব আছে দুই আয়তে কোন দ্বন্দ্ব নেই জি আইন তুম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয় তো তোমরা কি মানবে না এখানে যেন উজ্জ্ব আছে আইন তুম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয় তো তোমরা কি উপদেশ নেবে না তোমরা তা অ্যাভয়েড করবে অমান্য করবে বল আন্তম কম মুসরেফন এই জন্যই তোমরা মানছ না উপদেশ নিচ্ছ না যে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি তোমরা সীমালঙ্ঘনকারী জাতি তো এই দুইটি আয়াত লেখক এজন নিয়ে এসছে যে দুইটি আয়াতে অলক্ষী বা কুলক্ষণের কথা উল্লেখ করা হয়েছে এই কুলক্ষণ বা অলক্ষী সম্পর্কে জানলাম যে অলক্ষ কুলক্ষী বা অমঙ্গল যা কিছু হয় পৃথিবীতে তা আল্লাহ পাকের ফাইসালা মোতাবেক হয় এ কথা জানলাম আর জানলাম যে যদি অমঙ্গল কারো জীবনে নেমে আসে যে কোনো ক্ষেত্রে হোক না কেন তাহলে তা আমাদের অপকর্মের কারণে পাপের কারণে অন্যায় জুল অত্যাচারের কারণে হয় তারপরে দেখুন হাদিস যে কোনো কিছুকে কোনো দেখার বস্তু কোনো সোনার বস্তু কোনো অবস্থাকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা শরীয়তে জায়জ কিনা বা তার অবস্থা কি আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন আন্না রসুল আল্লাহাম কাল আল্লাহ রসুলাম বলেছেন আদুয়াহ সংক্রামক কোনো ব্যাধি নেই সংক্রামক কোনো ব্যাধি নেই হাদিসটা তর্জমা করে তারপর এক একটির ব্যাখ্যা করব। ওয়ালা তেয়ারা এবং অলক্ষী বা কুলক্ষণ বলে কোনো কিছু নেই ওয়ালা হামাতা এবং পেঁচার ডাক যে অলক্ষী বা কুলক্ষণ এসব কিছু নেই ওয়ালা সাফার সফর মাস যে অশুভ বা সফর মাসের কোনো কাজকর্ম অলক্ষী অমঙ্গল এইরকম কিছু নেই এর কোনো অস্তিত্ব নেই স্পষ্ট না কথা সংক্ষেপে হলো যদিও এই সফরের কেউ কেউ অন্য অর্থ করেছে যে একরকমের ব্যাধি বা ইত্যাদি কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে যে সফর মাসকে প্রাচীন যুগ থেকে খারাপ মনে করত সেজন্য বলা হয়েছে যে সফর মাস যে কুলক্ষী বা অমঙ্গল এইরকম কিছু নেই আখরাজাহু এমাম বুখারি এবং মুসলিম এই হাদিসটিকে বর্ণনা করেছেন ওয়াজাদা মুসলিম এমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই চারটি বাক্যের সাথে আরো দুটি বাক্য বাড়িয়েছেন ওয়ালা নাও আহ নক্ষত্র সম্পর্কে যে জাহিলি যুগের ভ্রান্ত ধারণা যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি বর্ষণ হয় এই বলে কোনো কিছু নেই নাউন মানে নক্ষত্র নক্ষত্রের প্রতি যে বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস ছিল সিরকি কুফরি বিশ্বাস এর কোন অস্তিত্ব নেই ওয়ালা গৌল বা গুল ওয়ালা গুল অর্থাৎ ভূত প্রেত বলে কিছু নেই এর মানে জিন শয়তান না এর মানে আমরা ছোট কালের শুনতাম ভোলা ভোলাতে ভুলিয়ে দিয়েছে ভোলা শুনেছেন কোনদিন এই শব্দটি রাস্তা ভুলিয়ে দেওয়ার কথা এই সম্পর্কে জাহেরি যুগের যে এতে কাজ ছিল সেটি হচ্ছে যে মৃত মানুষ মরার পরে সে ভূত হয়ে চলে আসে এটা এখন পর্যন্ত হিন্দুদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে এরকম ধারণা আছে মৃত মানুষ ভূত হয়ে পৃথিবীতে চলে আসে আর বিভিন্ন সময় ভয় দেখায় বা কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বললাম যে হিন্দু সভ্যতা ঘরে ঘরে ঢুকে রয়েছে জি আচ্ছা এরকম অনেক কিছু হতে পারে তো যাই হোক তো এখন এক একটি করে দেখেন প্রথম কথা সংক্রামক ব্যাধি আছে কিনা এই বিষয়টি জানার বিষয় কারণ যদি বলেন যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছুই নাই তো মেডিকেল সায়েন্সে বলছে যে বেশ কিছু রোগ আছে ব্যাধি আছে যেগুলি সংক্রামক চুলকানি পাচড়া হ্যাঁ কলেরা বসন্ত শুনেছেন আগের যুগের বসন্তের কথা কলেরা এগুলিতে দেখা গেছে যে একজনকে হয়েছে আর তার আশেপাশে যারা থেকেছে বা ওই গ্রামে তখন শুরু হয়ে গেছে জি এইডস এরকম বহু রোগ হইতে পারে আর নতুন নতুন রোগ আল্লাহ সৃষ্টি করতে পারে চ্যালেঞ্জ আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতি যখন অবাধ্য হয় এবং পাপে লিপ্ত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলম একটি চিকিৎসার হয়তো মানুষ ব্যবস্থা করে নিয়েছে মারাত্মক রোগ আল্লাহ দিয়েছেন ব্যবস্থা করে নিয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আরেকটি নতুন আজাব পাঠাচ্ছেন তো মহামারী যে কোনো মহামারী এগুলি সংক্রামক তাই নবী সাল্লাম যে বলেছেন যে সংক্রামক ব্যাধি বলে কিছু নেই এই একটি হাদিস রাখেন এর সাথে যদি মেডিকেল সায়েন্সের বিরোধ দেখা যায় তাহলে কি করতে হবে হ্যাঁ একবার উপেক্ষা করে দেব দেখতে হবে ব্যাখ্যা দেখতে হবে নবী করিমের শুধু এই হাদিসটি নেই এই ক্ষেত্রে আরো কিছু হাদিস আছে সেগুলি সমন্বয় করতে হবে নবী সাল্লাম এই হাদিসে বলে সংক্রামক ব্যাধি বলে কিছু নেই আবার আর একটি হাদিসে বলেছেন সেই হাদিসে শুনে আপনাদেরকে নবী সাল্লাম বলেছেন ফিররা মিনাল মজজুম ফেরারাকা মিনাল আসাদ তোমরা কুষ্ঠ রোগী থেকে তেমনি ভাবে পালাবে দূরে সরে যাবে যেমন তোমরা বাঘ দেখলে সিংহ দেখলে পালাতে পালাতে থাকো সিংহ দেখার পরে কেউ বসে থাকবে কোন দিকে পালাবে ও দিশে পাবেন দিশা হুঁশ নাই যে কি হচ্ছে না হচ্ছে পিছনে বাঘ তাড়া করে আসছে না আসে না দেখতে মাত্র পালাতে যে শুরু করবে আর ঘুরে দেখবে না নবীলাম বলেছেন যে সিংহ বা বাঘকে দেখে যখন তোমরা পালাও সেই রকমই পালাবে কাকে দেখলে কুষ্ঠ রোগীকে দেখলে কি জন্য পালাইতে বললেন তাহলে বোঝা গেল যে কুষ্ঠ রোগ হচ্ছে ছোঁয়াচে রোগ হ্যাঁ সংক্রামক ব্যাধি না হলে কেন বলবেন নবীলাম আবার আরেকটি হাদিস রয়েছে নবী করিমসাল্লাম এক কুষ্ঠ রোগীকে একদিন দেখলেন সামনে দাঁড়িয়ে রয়েছে নবী সাল্লাম সাহাবাহিকেরামদের সাথে খেতে বসলেন ওই কুষ্ঠ রোগীকে বললেন আসো হাত আর খেতে বসো আমার সাথে হাতটা ধরে টেনে বসিয়ে দিলেন সাথে বসিয়ে খেলেন আবার আরেক রকমের হাত নবী শাসন বলছেন তোমরা কোষ্ঠ রোগীকে দেখে দূরে পালাবে তাহলে কি সাথে নিয়ে খাওয়া যাবে এই হাদিসের সব আমল করলে দূরে পালাইতে হয় খেতেই দিতে হবে না সাথে আর খেতে দিলে আলাদা খেতে দিতে হবে তারা থালা বাসনের ব্যবস্থা আলাদা করতে হবে আর নবী সাল্লাম স্বয়ং নিজে আমল করছেন তার বিপরীত যে আদেশ করছেন তার হাত ধরে বসিয়ে দিয়েছেন কোষ্ঠ রোগীকে বলছেন খাওয়া আমার সাথে বসে তার সাথে খেলো সেই কোষ্ঠ রোগী তাহলে হাদিস দুই রকমের হলো তিনটি হাদিস হলো হাদিস দুই রকমের দুটি হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ নবীর আমল আর এল্লা আদুয়া বাহ্যিক প্রমাণিত হয় যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই আর ওই হাদিস যে হাদিসে পালাতে বলা হয়েছে কোষ্ঠরোগীকে সে হাদিসে মনে হয় যে না সংক্রামক ব্যাধি আছে তাই তো নবী সাল্লাম দূরে থাকতে বলেছেন রোগী থেকে এখন কি সিদ্ধান্ত নেবেন আপনি এই ক্ষেত্রে সবচাইতে প্রসিদ্ধ যে সমন্বয় এই রকমের হাদিসের মধ্যে তা হচ্ছে যে সংক্রামক ব্যাধি আছে কিন্তু ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই যে ব্যাধি নিজে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে চলে যেতে পারি এই ক্ষমতা নেই তা আসিরের ক্ষমতা প্রতিক্রিয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের রোগের মধ্যে এই ক্ষমতা নেই যে আপনাকে চুলকানি পাচড়া আছে আর আপনার পাশে বসে বা আপনার বাড়িতে থাকে আপনার মা থাকে আপনার ভাইয়েরা থাকে সেজন্য তাদের সবাইকে হয়ে যাবে এই ক্ষমতা রোগের মধ্যে নেই তাসির আরবিতে যাকে বলি প্রতিক্রিয়া এর ক্ষমতা একমাত্র কার কাছে আল্লাহর হাতে রোগ দেওয়ার মালিক কে আল্লাহ রোগের আরোগ্যের মালিক আল্লাহ এর ওপর আমাদের একেবারে পুরো একই থাকতে হবে না হলে ইমান নষ্ট হয়ে যাবে এখানে যাহাদিসে হাদিসে বলা হয়েছে সংক্রামক ব্যাধি বলে কিছু নেই এ হচ্ছে এর অর্থ যে কথা ভাববে না যে কোন রোগের মধ্যে ক্ষমতা আছে যে রোগ নিজে থেকে চলে যেতে পারবে তোমার শরীরে এই জন্যই তুমি একেবারে খুব সাবধান ঠিক অথচ প্রয়োজন অসুখ হয়েছে মাকে কলেরা হয়েছে বসন্ত হয়েছে আল্লাহ না করে বা ছেলে হয়েছে মা ছেলে ফেলে দিয়ে চলে যাবে বাবা হয়েছে বাবা বাবাকে স্পর্শ করবেন না যাক বাবা মরুক কিন্তু আমি কেন মরতে যাব আমি যদি কলেরা রোগীকে ছুঁইতে আমি আমাকে রোগ হয়ে যেতে পারে কেন আমি যাবো যা পালায়ন স্ত্রীকে আল্লাহ না করে কুষ্ঠ রোগ হয়েছে স্বামীকে হয়েছে সেই জন্য না এর কাছে থাকবো না থাকলে আমিও বিপদে পড়তে পারি না তখন আল্লাহর উপর ইয়কিন এবং তাবাক্কল আপনার পুরোপুরি হইতে হবে যে রোগ দেওয়ার মালিক আল্লাহ আর ভালো করার মালিক আল্লাহ সুতরাং আমার এখানে থাকার প্রয়োজন আছে আমাকে থাকতে হবে পালালে চলবে না এখান থেকে তাহলে সংক্রামক ব্যাধি বলে কিছু আছে না নেই আছে আবার নেই নেই মানে এইরকম ক্ষমতা নেই যে রোগ নিজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি চলে যেতে পারে আর কিছু ব্যাধি আছে যেগুলি আছে সেই রোগের সংস্পর্শে বা রোগীর সংস্পর্শে আসলে সাধারণত হয়ে যায় কিন্তু প্রত্যেককে হয় না প্রত্যেককে হয় না এটা বাস্তব প্রমাণ করে যে রোগের মধ্যে কোনো ক্ষমতা নেই আর এটা এইরকম অবস্থা যারা দেখেছেন তারা ভালো করে মনে রাখেন যারা ওই কলেরার যুগ দেখেছেন এক বাড়িতে হইল দুইজন চারজন পাঁচজন হইল আরো দু চারজনকে কিছুই হলো না সুস্থ থাকলো তারা হঠাৎ করে সেই বাড়ি থেকে দু চার দশ বাড়ি পরে কারো বাড়িতে হয়ে গেছে ফলের ছোটকালে এইসব খুব দেখেছি হ্যাঁ ওখানে দু চারটা মূল্য আবার আরেক বাড়িতে আশেপাশের লোকের কিছু হলো না কিন্তু আরেকটু দূরের লোকের কিছু হইলো হয় তাহলে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যে গেল আবার একই বাড়ির কিছু লোক হইল না তাহলে রোগের মধ্যে কি ক্ষমতা আছে রোগের মধ্যে ক্ষমতা নাই কিন্তু আল্লাহ পা কিছু রোগকে কারণ বানিয়ে দেন যে এই রোগগুলির আশেপাশে থাকলে সাধারণত রোগ হলে হতে পারে কারণ বানিয়ে দিয়েছেন আল্লাহ ফাকরুল কারণ পৃথিবীতে আল্লাহ ফাকরুল আলম সবকিছু সৃষ্টি করেছেন কিন্তু প্রত্যেকের উপায় উপকরণ কারণ তৈরি করে দিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করবেন আল্লাহ ইচ্ছা করলে সরাসরি সৃষ্টি করে দিতে পারতেন কোন ফায়া কোন বললে যেমন আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন হাওয়াকে সৃষ্টি করেছেন ঈসা আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন বিনা বাবায় সৃষ্টি করতে পারতেন কিন্তু আল্লাহ পাক কারণ তৈরি করে দিয়েছেন বিনা কারণে কোনো মানুষ আর সৃষ্টি হবে না কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মিলন এইভাবে বিভিন্ন বিষয়ের বস্তুর আল্লাপাক কারণ তৈরি করেছেন আপনাকে আল্লাহ শিক্ষিত করবেন কিন্তু তার কারণ হচ্ছে আপনার মেহনত পরিশ্রম এবং আপনার শিক্ষা অঙ্গনে যাওয়া স্কুলে যাওয়া মাদ্রাসে যাওয়া আপনি গেলেন না কিছু করলেন না বললেন হইলে হয়ে যাবে বাগে থাকলে হবে কি তো আল্লাহ পাক বিভিন্ন কাজের বিভিন্ন কথার কারণ তৈরি করেছেন লড়াই ঝগড়া তারও কিছু কারণ আছে সেগুলিকে কারণ তৈরি করেছেন এমনিতে আপনি যদি খুব সাদা সিদা চলেন কারোর সাথে কোনো ঝামেলায় যাবেন তো সাধারণত হবে না কিন্তু যদি থাকে এরকম কিছু ভাগ্যে তাহলে ওর কিছু কারণ তৈরি হয়ে যাবে মনোমালিন্য হওয়ার ঝগড়া দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ তৈরি হয়ে যাবে যেদিক থেকে হোক না কেন কারণের মাধ্যমে সেগুলি হয়ে থাকে আল্লাহ পাক এই রোগগুলিকে কারণ করেছেন কিন্তু এই রোগের মধ্যেই সংক্রমণের ক্ষমতা নেই যে এক দেহ থেকে অন্য দেহতে চলে যাবে তো লা আদুয়া যেখানে অস্বীকার করা হয়েছে তার মানে রোগের মধ্যে ক্ষমতা নেই আর যেই হাদিসে বলা হয়েছে তোমরা কুষ্ঠ রোগীর কাছ থেকে দূরে সরে থাকো পালাও তাতে বলা হয়েছে এই জন্য যে সাধারণত এই রোগগুলি সংক্রমণ করে যায় আল্লাহ পাকে কারণ তৈরি করেছে সুতরাং যত দূর দূরে থাকতে পারো দূরে থাকো নবী করিম সাল্লাম কোন এলাকায় তাওন মানে মহামারী প্লেগ মহামারী যদি হয় তো কি বলেছেন হাদিস জানা আছে হ্যাঁ কোন শহরে যদি মহামারী হয়ে যায় তাহলে সেই শহর থেকে তোমরা বের হয়ে অন্য শহরে পালাবে না কারণ অন্য শহরে যদি যাও তাহলে তোমার মধ্যে যদি তার কিছু জীবাণু চলে আসে তাহলে তুমি অন্য শহরে পৌঁছে দিলে অন্যের জন্য বিপদ ঘটালে তা করিও না আর যদি কোনো শহরে হয়ে গিয়ে থাকে আর ওই শহরে যাওয়ার তোমার প্রয়োজন আছে কাজ আছে তাহলে তুমি ফালাতাদ খলুফিহা সেই শহরে যেও না আল্লাহ না করে হ্যাঁ কোনো এক শহরে হয়েছে আর সেই শহরে আপনার যাওয়ার প্রোগ্রাম ছিল ছুটি যাওয়ার প্রোগ্রাম ছিল শুনছেন যে মহামারী হয়ে গেছে এখনো যাননি আপনি তাহলে যেন এখন স্থগিত রাখেন সফর তাহলে বোঝা গেল যে এগুলি কারণ ওয়ালা তেয়ারা এবং কোনো কিছু কুলক্ষণ নেই বা অমঙ্গল নয় এ সম্পর্কে স্পষ্ট কথা যে অমঙ্গল বলে কোনো কিছু নেই কোনো কিছুকে খারাপ মনে করা অমঙ্গল মনে করা কুলক্ষ মনে করার নেই ওয়ালা হামাতা বলে দেওয়া হলো যে পেঁচা এটাও ওর মধ্যেই তাহলে তেয়ারা হচ্ছে আম ব্যাপক কথা ওর মধ্যে এটাও সামিল যে পেঁচাকে পেঁচার ডাককে পেঁচা দেখাকে কুলক্ষণ মনে করা তার মধ্যে সামিল এইরকম সফর মাসকে অমঙ্গল মনে করা কুলক্ষী মনে করা এটি ওই তেয়ারার মধ্যে আম ব্যাপক শব্দের মধ্যে সামিল কিন্তু যেহেতু এই রোগগুলি ব্যাধিগুলি বিশেষ বিশেষ ব্যাধিগুলি ছিল জাহিলি সমাজে সেই জন্য নবী করিম সাল্লাম বিশেষ করে সেগুলোকে শনাক্ত করেছেন এক একটি করে উল্লেখ করেছেন যাতে মানুষ সাবধান থাকে নক্ষত্র সম্পর্কে বলতে হয় তাহলে নক্ষত্র সম্পর্কে যদি কেউ নক্ষত্রের তাসিরে বিশ্বাসী প্রতিক্রিয়ায় বিশ্বাসী হয় যে নক্ষত্রের মধ্যে প্রতিক্রিয়া আছে যে অমুক নক্ষত্র যদি দেখা যায় আকাশে তাহলে বৃষ্টি হবে মানে ওই নক্ষত্র বৃষ্টি দেবে তাহলে সে শির করলো কুফুরি করলো বড় শির বড় কুফুরি করলো বা নক্ষত্রের কাছে বৃষ্টি চাইল তাহলে সে সুরকুফুরি করল এই জন্য হাদিস আসছে এই নক্ষত্র সম্পর্কে আগের অধ্যায় যে যারা নক্ষত্রের প্রতি বিশ্বাসী হলো অর্থাৎ মনে করলো যে নক্ষত্রের জন্য বৃষ্টি হয়েছে তারা আল্লাহর সাথে কুফুরি করলো এবং নক্ষত্রের প্রতি মান নিয়ে আসলো আর একটি অবস্থা বলা যেতে পারে সেই ক্ষেত্রে শির কুফুরি হবে না সেটা হচ্ছে যে নক্ষত্র দেখে মৌসমকে চিহ্নিত করা মৌসম জানা যে আকাশে অমুক নক্ষত্র দেখা গেছে এই অমুক নক্ষত্রে কি হয় শীতকাল আসে গ্রীষ্মকাল আসে অথবা অমুক ধান ধানের সময় ধানের মৌসুম আসে বা আপনার যেগুলি যে ফসলগুলি রয়েছে বৈশাখ মাসের ফসল রয়েছে যে উঠে যে ফসল বা চৈত্র মাসে যে ফসল উঠে বুট ইত্যাদি ইত্যাদি সব তো এই সবের সময় এটা চাষাবাদের অমুক জিনিসের চাষাবাদের সময় হচ্ছে অমুক নক্ষত্র দেখা যাবে তখন এইটা হচ্ছে এই চাষাবাদের মৌসুম তো এইরকম যদি মনে করে তো করা যাবে না যাবে না এতে কোনো আপত্তি নাই কারণ ওই ওই নক্ষত্রগুলি সারা বছর হয়তো সব সময় দেখা যায় না বিশেষ বিশেষ সময়ে দেখা যায় যেই সময় দেখা যায় সেই সময় অমুক ধান হয় বা অমুক ফসলটা হয় বা অমুক জিনিসের আবাদ তাবাদ হয় এই জন্য সেটাকে সময় নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করা জায়জ রয়েছে জিন শয়তান রয়েছে কিন্তু মনে করা যে কোনো মানুষ মরে গেলে ভূত পেরে থুয়ে আসে বা জাহেলি যুগে এইরকম আর একটা ধারণা ছিল সেটাও এর ব্যাখ্যাতে বলে দেওয়া ভালো হবে সেটা হচ্ছে যে কোনো মানুষকে যদি কেউ খুন করে দেয় তাদের ধারণা ছিল আর খুন করে দেওয়ার পরে তার খুনের যদি বদলা কেসাস না নেওয়া হয় জাহেলি যুগে কেসাস ছিল হত্যার বদলা হত্যা ছিল জাহেলি যুগে যদি তার খুনের রক্তের বদলা কিন্তু রক্তের বদলা নিতে গিয়ে তারা সীমা লঙ্ঘন করত ইসলাম সেটাকে কি করেছে জুল মুক্ত করেছে সীমা লঙ্ঘন মুক্ত করেছে যে একজনকে হত্যা করা হয়েছে একজন হত্যা করবে এবং যে হত্যা করেছে তাকে হত্যা করবে তার ভাইকে না তার বাবাকে না তার স্ত্রীকে না তারা কি অন্যায় অত্যাচার করলো হ্যাঁ? একজনকে হত্যা করেছে সুতরাং একজনকে হত্যা করবে আর একজন হত্যা একজন শরিক হয়েছে সেই শরিকে তাকে হত্যা করবে একজনকে মানলো ওই বংশের লোকেরা মেরে সুতরাং ওই বংশের যাকে পারো মেরে দাও যত লোককে পারো মেরে দাও জাহিলিজুগের যুগের কাজ আজকাল রাজনৈতিক দলগুলি করছে যে আমাদের দলের একজনকে মেরেছে একজন মারলে দশজন মারো বড় রাজনৈতিক নেতার কাছ থেকে এটা শুনেছি আমাদের দলের যদি একজনকে মারে আপনাদেরকে বলছে আপনারা দশজন তাদের মারেন যত পারেন মারেন এগুলি জাহিলি যুগে কাফের মুশ্রেকদের যুগে ছিল আল্লাহ বলছেন কোতিবা আলিকুমুল সাস আন্নাফস বিন্নাফস হ্যাঁ বলে আইন আইন চোখের বদল চোখ জীবনের বদল জীবন হাতের বদল হাত পায়ের বদল পা হ্যাঁ কানের বদল কান নাকের বদল নাক ইত্যাদি জাহেলি যুগে এরকম মনে করতো যে যদি বদলা না না হয় তো তার আত্মাটা ফিরে চলে আসে ভূত পেরেত ফিরে চলে আসে আর এসে চিৎকার করে যে আমার বদলা নাও আমার বদলা নাও আমার বদলা নাও তোমার আমার বদলা কেন নিচ্ছ না এরকম যদি অনেকের ধারণা এরকম যে স্বপ্নে এসে দেখাচ্ছে আমার ভাই স্বপ্নে এসে দেখেছে ওকে কেউ খুন করেছে স্বপ্নে এসে দেখাচ্ছে যে অমুক আমাকে মেরেছে বা অমুক বংশের লোকেরা আমাকে মেরেছে খুন করেছে সুতরাং আমার বদলা নাও এইসব নেই স্বপ্নের ভিত্তিতে আপনি তখন অমুক বংশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না নেই এগুলি জাহিলি যুগের কথা কাফের মুশ্রিকদের কথা ওয়ালাহমা বুখারি মুসলিমে রয়েছে আনাস রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত বলেছেন কালা রসুল্লাহাম আল্লাহ রসুল বলেছেন আদওয়ালা তিয়ারা সংক্রামক ব্যাধি নেই এবং কুলক্ষণ বা অমঙ্গল নেই ওয়াইউ জেবুনিল ফাল তবে আমাকে ফাল ভালো লাগে নবী আমাকে ফাল মানে শুভ লক্ষণ নেওয়া ভালো লক্ষণ মনে করা কোনো কিছুকে কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে হ্যাঁ কোনো অবস্থা দেখে বা অবস্থা জেনে ভালো লক্ষণ নেওয়া এটি হচ্ছে কি নবী পছন্দনীয় বস্তু আমাকে ভালো লাগে কিন্তু তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত তার ভিত্তিতে হবে না যে আমি এইরকম শুভ লক্ষণ দেখলাম তাই এই সিদ্ধান্তে এই কাজ করছি আর না হলে করতাম না তাহলে আবার তেয়ারাতে চলে আসবো না কাজ আপনি করে যাচ্ছেন আল্লাহর প্রতি করে হাল হচ্ছে এর নাম কাজ আপনি করে যাচ্ছেন আল্লাহ কাজ ভালো মনে করেছেন পরামর্শ করলেন কাজ যে কোনো কাজের সিদ্ধান্তের ক্ষেত্রে নিজে চিন্তা করেন আপন জনের কাছে পরামর্শ নেন আল্লাহর কাছে ইস্তেখারা করেন ইস্তেহারা আর ইস্তিসারা যেটা বলবেন না ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা ইস্তেখারা দুই রাখা নামাজ আল্লাহর কাছে দোয়া করা আর সারা মানে মানুষ আপনজনদের কাছে মশরা পরামর্শ নেওয়া বড়দের কাছে যারা আমার কাছে বেশি বুঝে এই বিষয়ে ব্যবসা করব ব্যবসার ক্ষেত্রে বিদেশ যাব বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা বিদেশে থেকেছে ওই দেশে থেকেছে তাদের কাছে বাবা মা রয়েছে তাদের কাছে যেহেতু তারা আমার মালিক হ্যাঁ জন্মদাতা ইত্যাদি পরামর্শ নিলেন আল্লাহর কাছে ইস্তেফা করলে কাজ শুরু করে দেন তারপরে কাজ শুরু করতে গিয়ে কিছু ভালো লক্ষণ দেখলেন যেখানে এজেন্টের কাছে যাচ্ছেন যাবেন অসুবিধা না ভিসা আছে যাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানে সুযোগ সুবিধা টাকা পয়সার সমস্যা নেই টাকা পয়সা যখন হয়তো দেবেন যেখানে যাচ্ছি সহজ লাগছে কাজ লক্ষণ ভালো কিন্তু এই লক্ষণ ভালো বলেই যে আপনি কাজ করছেন তা না তাওয়াক্কল আল্লাহর উপরে করে কাজ করছেন ভালো এইরকম ভালো কিছু দেখা বা শোনা এর দলিল নবী করিম সাল্লা যখন হদেবিয়া সন্ধি করছিলেন সেই সময় মক্কা থেকে এক মুশরেক আসলো যার নাম ছিল সোহেল হদেবিয়ার ঘটনা রয়েছে সোহেল যখন আসলে এখনো সন্ধি সম্পন্ন হয়নি সন্ধির কথাবার্তা চলছে সোহাইল মানে কি সহজ সাহাল মানে সহজ ওই তসগির হচ্ছে সোহাইল সহজ নবী সাল বললেন যে যখন সোহাইল এসেছে মক্কার কাফেরদের প্রতিনিধি হয়ে তাদের পক্ষ থেকে তার মানে ইনশাআল্লাহ আমাদের সমঝোতা বা সন্ধি সহজ হয়ে যাবে আশা করা যায় সহজ সহজ হয়ে যাবে এর জন্য যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন না তা না সিদ্ধান্ত হয়েছে যে সন্ধি করব কিন্তু একটা ভালো লক্ষণ সোহেল যখন এসেছে তখন কাজ সহজ আশা করা যায় এটা নবী সাল্লাহাম পছন্দ করতেন এইরকম যদি আপনার জীবনে হয় ভালো লক্ষণ নেন এবং এটা কিসের জন্য মানুষের মনে হ্যাঁ কি আশা প্রেরণা আশা তারপরে কাজে আগ্রহ আগ্রহ বেশি বাড়বে তারপরে আপনার কাজে আপনার ইয়ে আসবে যে যেটাকে বলে হচ্ছে যে আপনি কাজে একটিভ হবেন হ্যাঁ সক্রিয়তা আসবে কাজে সক্রিয়তা কাজ করছিলেন সক্রিয়তা আসলো তাতে না কাজ করে যায় কাজে যখন লক্ষণ ভালো লাগছে কাজ আর আগে সিদ্ধান্ত নিয়েছি করবো করে যাই এই হচ্ছে ফাল সাহাবারা জিজ্ঞাসা করেন কালু আমাল ফাল ফাল আবার কি নবী সাল বলেন আল কালে মাতু তৈবাহ কোন ভালো কথা শোনা ভালো কথা শোনা জি নবী করিম সাল্লাম যখন খৈবরের যুদ্ধে গিয়েছিলেন খৈবরের অঙ্গনে গিয়ে নামলেন খৈবরকে যখন ঘেরাও করলেন খৈবরের কেল্লাকে সেই সময় সকালবেলা পৌঁছেছেন দেখছে যে খয়বারের চাষিরা সব খেজুরের বাগান নিয়ে তাদের কোদালি নিয়ে আর ও খন্তা খুন্তি কি বলে ওগুলোকে সব নিয়ে হ্যাঁ সেসব নিয়ে কৃষি কাজে তারা বেরিয়ে পড়েছে নবীলাম সব তাদের দেখে বললেন যে এটি আমাদের জন্য শুভ লক্ষণ যে আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন সেটা দেখে যে তিনি এসেছেন অবরোধ করেছেন এসে ঘেরাও করেছেন তা নয় চলে এসেছেন আল্লাহ রাস্তায় জেহাদে ঘেরাও করেছেন সবকিছু কিন্তু দেখে মনটাই খুশি যে না কাজ হবে বললে আল্লাহ আকবর খারেবাদ খাইবার কারণ কোদালি দিয়ে খন্তি দিয়ে কি করা হয় ধ্বংস করা হয় কোনো কিছুকে দেওয়াল ভাঙা হয় হ্যাঁ ভাঙচুর করা হয় ইত্যাদি তো যখন তাদের হাতে এসব দেখলাম তো আল্লাহ পাক কি করবেন খারেবাদ খাইবার খাইবারকে বিরান করে দেবেন খাইবার থেকে ইয়াহুদীদেরকে বিতাড়িত করবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ আকবর খারেবাদ খাইবার এন্না ইজাল নাজাল্লা বিসাহাতে কৌমিন ফাসা আসাবাহুল মুনজারিন আমরা যেখানেই কোন জাতির অঙ্গনে এসে অবতরণ করেছি পদার্পণ করেছি তখন তাদের অবস্থা খারাপ হয়েছে দুরবস্থা অবশ্যই হয়েছে কারণ আমরা আল্লাহর দিনের জন্য এসেছি তো ভালো কথা শোনাম এটি হচ্ছে ফাল বলে আবি দাউদ আবু দাউদে রয়েছে বেসানাদিন সহি সহি সূত্রে ওকবা বিন আমের রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন জোকেরাতে তৈয়ারা তো ইন্দা রসুল্লাহাম আল্লাহ রসুলের সামনে অমঙ্গল বা কুলক্ষণ অলক্ষীর কথা উল্লেখ করা হইল যে কোনো কিছুকে কুলক্ষণ মনে করা কি ফাঁকা আল্লাহ নবী সাল বললেন আহসানোহা তার মধ্যে সবচেয়ে ভালো যেটি সেটি হচ্ছে আলফাল ভালো যেটি যেটা নিতে পারো সেটা হচ্ছে ফাল ওয়ালা তারুদ্দ মুসলিমান তবে কোন মুসলিমকে বাধা দেবে না কোন সিদ্ধান্ত নিতে কাজ করতে বাধা দিলেই সেটি তেয়ারা কুলক্ষণ আপনি একটা কাজ করতে যাচ্ছিলেন আর কোন একটা অবস্থা দেখে আপনি বাধা প্রাপ্ত হয়ে যান না কাজ করব না এক অথবা কাজ করলেও এরকম হয় অনেক কাজ করলেও মনে দ্বিধাদ্বন্দ্ব পালপিটিশন শুরু হয়ে গেছে যে কাজে তো আসলাম কিন্তু লক্ষণ টক্ষণ গলি যেখান থেকে বেরিয়েছি ভালো লাগছে না কি যে হবে কি যে হবে কি যে হবে শুধু পেরেশান তাহলে এটি হচ্ছে শিল্প কারণ ভরসা আল্লাহর ওপর না ভরসা ওইসব যা দেখেছেন দৃশ্য বা যা শুনেছেন ওই সবের ওপর আপনার তাওয়াক্কল হারিয়ে গেছে আল্লাহর উপর আস্থা হারিয়ে গেছে যে সবকিছুর মালিক যে আল্লাহ পাক এর উপর আস্থা হারিয়ে গেছে আপনার তাওয়াক্কল আল্লাহর উপর করা হচ্ছে এবাদত আর এতে আস্থা হারিয়ে ফেলা তাওয়াক্কল না থাকা তাওয়াক্কল দুর্বল হয়ে যাওয়া হচ্ছে শির্ক এই জন্য আর কোনো কিছুকে কুলক্ষণ মনে করা অমঙ্গল মনে করা হচ্ছে শির্ক এই জন্য ফাল নিতে গিয়ে শুভ লক্ষণ নিতে গিয়ে যদি কোনো কাজে বাধা প্রাপ্ত হন যে আপনি আমি এই কাজ করব না তাহলে কিন্তু এটি কুলক্ষণ এটি জায়জ নয় আর কাজে আগে বেড়ে যাওয়া কাজে সক্রিয় হওয়া এটি হচ্ছে শুধু ফাল এটি জায়জ সুতরাং তোমাদের কোন ব্যক্তি যদি এমন কিছু দেখে যা তাকে অপছন্দনীয় লাগে দেখে ভালো লাগলো না রাস্তাতে গিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়ে গেছে দুইজন লোক রাস্তা মারামারি করছে গাড়ি থেকে নেমে সিগনালে মারামারি করছে গত সপ্তাহে গত রবিবারে দাম্মাম নাইনটি ওয়ান জেলে বক্তব্যে যাচ্ছি নাইনটি ওয়ানের যে বড় সিগন্যালটা রয়েছে লেফটের দিকে জেলের দিকে যাচ্ছে ওখানে ওখানে দুই লোক এক আরবি আর এক পাকিস্তানি দুইজনে দুই গাড়ি থেকে নতুন নতুন গাড়ি দুইজনে তার কাছে কি যে হয়েছে গাড়িতে থেকে হয়তো গরমাগরমি হয়ে আছে গাড়ি থেকে নেমে দুইজনে দুইজনে দুইজনে গলা টিপে ধরে আছে এমন করে গলা টিপে ধরে আছে যে তার দুজনের চেহারা দেখে মনে হচ্ছে কেউ কাউকে পারছে না সুতরাং দুইজনেই আশা করছে যে কেউ এসে যদি আমাদের ছুটাইতো কেউ যদি আমাকে ছুটাইতো এই অবস্থা দুইজনের দুইজনের অবস্থা এরকম এ ওর গলা টিপে ধরে আছে ও ওর গলা টিপে ধরে আছে কয়েকজন লোক নেমে তাদেরকে ছাড়াতে চেষ্টা করলো খুব চেষ্টা করার পরে একজনকে তো কোন রকম পারছে আর একজন লাভ দিয়ে চলে আসছো থামবেই না আরে ওর কপালে গিয়ে চুমো দিচ্ছে এত গরমে যাজ এক শ্রেণীর লোকেরা তারপরেও মানবে না একবার ওর গাড়িতে ঢুকে যাচ্ছে গাড়ি থেকে কি ওর নিচ্ছে আল্লাহ আকবর মানুষ যে একবার শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায় আর এই আল গাদাব মিনা শয়তান ক্রোধ রাগ এ শয়তানের পক্ষ থেকে আর এই অবস্থায় যে কোনো সময় দু চার মিনিটের মধ্যে খুন হয়ে যেতে পারতো মার্ডার হয়ে যেতে পারতো গলা টিপে যে ধরেছে একটু শ্বাসরুদ্ধ আর এক দু মিনিট হলে তো খালাস দুজনের একজন তো মূর্তি তো এইরকম দৃশ্য দেখলাম আমরা যদি ওই সময় আমাদের মনে আসে যে ব্যাপার সবার খারাপ আছে তো যাচ্ছি বিপদের জায়গায় জেলে যদিও যাচ্ছি দিনের কাজই যাচ্ছি কিন্তু জায়গা তো খারাপদের জায়গা তাই না যেমন বাথরুম খারাপ জায়গা কিন্তু বাথরুমে যেতে হয় বাধ্য হইতে যেতে হয় কেউ কি শখ করে বসে থাকে প্রয়োজন দুই মিনিটের চার মিনিটকে বসে থাকবে কেউ বসে থাকবে না তো ওই জায়গায় এমন এক জায়গায় যে জায়গায় আমরা ওই রকম উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ আল্লাহর কথা পৌঁছে দেওয়ার জন্য যেমন শেষ হলো আসসালাম তো কথা হচ্ছে যে আল্লাহ পাকে হেফাজত করে আমাদের মুসলিম ভাইদের দিনী ভাইদের যেন আল্লাহ পাকে সব জায়গা থেকে হেফাজত করেন এইরকম ঘটনা দেখার পরে মনে যদি পালপিটেশন শুরু হয় দ্বিধাদ্বন্দ্ব শুরু হয় অথবা আজকে যাব না বা গেলেও শুধু মনে অশ্বাসা আসছে না অশ্বাসা যদি আসে কি করতে হবে হ্যাঁ সাথে সাথে অশ্বাসাকে দূর করতে হবে এটি শয়তানের পক্ষ থেকে তাকে ধরে রাখতে হবে না এবং দোয়া করতে হবে ফায়দা যদি এরকম অপছন্দনীয় অবস্থা দেখেন খারাপ অবস্থা দেখেন ফালিয়াকুল তাহলে এই দোয়া পড়েন আল্লাহ ইল্লা আন্তা আল্লাহ মঙ্গল তোমার ছাড়া কেউ নিয়ে আসতে পারে না আনতা এবং অমঙ্গল অনিষ্টকে তোমার ছাড়া কেউ দূর করতে পারে না দোয়া মুখস্থ করে দুইটি দোয়া আসবে আজকে এই ক্ষেত্রে কোন খারাপ লক্ষণ দেখলে খারাপ কিছু অবস্থা দেখলে ভালো লাগছে না দেখে এসব তাহলে আপনি এই দুটি দোয়া মুখস্থ রাখবেন আর কি একটি অংশ ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বেকা আল্লাহ আমার কোনো ক্ষমতার শক্তি নেই তোমার ছাড়া তুমি যদি শক্তি ক্ষমতা না দাও তো আমার নিজের কোন শক্তি কোন ক্ষমতা নেই যে ক্ষমতা দিয়ে আমি সফল হতে পারি কামিয়াব হতে পারি কামিয়াব হওয়ার জন্য একমাত্র তোমার প্রদত্ত শক্তি লাগে তোমার শক্তি ছাড়া তোমার তফিক ছাড়া আমার কোনো নিজের ক্ষমতা নেই এই দোয়া ছিল আল্লাহ আয়াতি হ্যাঁ বলেন দেখি আল্লাহ আয়াতি বিল হাসানাতে ইল্লা আন্তা ওয়ালায়াত ইল্লা আন্তা ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিকা ওয়ালাহু মিন ইবিন আর ইবিন মাসুদ রাজি আল্লাহ আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন হাদিসটি এই হাদিসটি রয়েছে আগের যে কিতা আবু দাউদে মারফু আন অর্থাৎ নবী সাল্লাহ ইসলাম থেকে বর্ণিত শিরকুন কোনো কিছুকে কুলক্ষণ মনে করা অলক্ষী মনে করা হচ্ছে শির্ক আত্মীয়ারাত শিরকুন অমঙ্গল মনে করা শির্ক অতে আত্মীয়ারাত শিরকুন তিনবার করে বললেন তারপরে বলছেন নবী ইসলাম অমামিন্না ইল্লা আমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যার অন্তরে অশ্বাসা আসে না ইল্লার পরে উজ্জ আছে যে ইল্লা তার অন্তরে এরকম কোন কথা আসতে পারে খারাপ অবস্থা দেখে যে কোনো মানুষ অন্তরে আসতে পারে যে কি জানি কি হয় এরকম কথা আসাটা কারণ আপনার অন্তরে কোনো কথা চলে আসা আপনার এখতিয়ারে নেই চলে আসছে অন্তরে অনেক কথা আপনি ইচ্ছা করে স্মরণ করবেন না খারাপ কথা স্মরণে চলে আসে না জাহিলি যুগে পাপের যুগে অনেক পাপ করেছেন আপনি কি চান যেগুলো বারবার মনে করি কিন্তু অনেক সময় ওগুলি চলে আসছে হাই রে একটা যুগ ছিল এরকম পাপ করেছি তাহলে কি করতে হবে ওগুলোকে ধরে রাখতে হবে ওই পাপগুলিকে না ফেরুল্লাহ পড়তে হবে দূরে সরে দেবে আস্তাক ফেরুল্লাহ কাছে তবা করতে হবে যে খারাপ কথাগুলি যেন মনে না আসে এবং যদি মনে আসে তাহলে তবা ফার বেশি বেশি করেন প্রত্যেক জীবনের এরকম অবস্থা রয়েছে যে এখন যে অবস্থা আছেন সে অবস্থা চাইতে কোনো এক সময় হয়তো খারাপ অবস্থা ছিল আবার এর বিপরীত হইতে পারে আল্লাহ না করে এরকম বিপরীত হয় যে পরবর্তীকালে খারাপ হচ্ছে এরকম যাতে না হয় তো আমাদের মধ্যে এমন কেউ নেই যার অন্তরে এইরকম কোন কথা মানে অশ্বাসা কুমন্ত্রণা যে খারাপ জিনিস দেখলাম কি হয় এরকম আসবে না এমন হবে না হতে পারে তবে এটা দূর হবে কিভাবে আল্লাহ পাক তা দূরীভূত করবেন এই অশ্বাসা কুমন্ত্রণা আল্লাহর ওপর অধিক ভরসা করলে তাওয়াক্কল করুন যখন মনের মধ্যে কিছু আসছে যে এরকম খারাপ অবস্থা দেখলাম বা শুনলাম বাড়ি থেকে বেরিয়েছেন ঢাকা পৌঁছেছেন মাত্র হঠাৎ আল্লাহ না করে আবার ইন্তেকার খবর চলে আসে বিয়ে করার জন্য কত যে খুশি হয়ে গেছেন আর কত যে কিছু সোনা দানা কিনেছেন আর কত গিফট উপহার স্ত্রীকে দেবো এইকে দেবো তাকে দেবো হব শাশুড়িকে দেবো হব শ্বশুরকে দেবো আর দেশে গিয়েছেন বিয়ের দিনে মা মারা গেল অনেকের হয় না এরকম বিয়ের দিনে মা মারা গেল বিয়ে করতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাত্রীদের অ্যাক্সিডেন্ট জামাইয়ের অ্যাক্সিডেন্ট পাত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম ঘটনা তাহলে মনে তো কি আসতে পারে শয়তান স্থান করার চেষ্টা করবে শয়তান জায়গা নেওয়ার চেষ্টা করবে দূর করতে হবে কি করে শয়তানকে তাওয়াক্কুল দ্বারা ভরসা আল্লাহর উপর আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও মানুষ কি উল আমাদের ওপর কোন বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে না ইল্লা তবে সেই বিপদ আসতে পারে যেই বিপদ আল্লাহর লিখনই ছিল আল্লাহ আমাদের উপর লিখে রেখেছিলেন হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক মালিক তিনি সুতরাং আল্লাহর প্রতি যাতে করে মমিনরা অবশ্যই ভরসা রাখে তাওয়াক্কুল রাখে আল্লাহ মসিবত এসেছে কারণ হয়েছে কেউ চাচা ভাই মামাতো ভাই আমার ভাই অমক তমক কেউ কারণ হয়েছে ও সব ছাড়েন আল্লাহ আমার লিখে রেখেছিলেন ভাগ্যে বা ড্রাইভার ভালো ছিল না এই ছিল না ড্রাইভার ঘুমিয়ে গেছিল এই হয়েছিল সেই ছিল না আল্লাহর উপর ভরসা করুন আপনি মনে যদি এরকম কুমন্ত্রণা আসে আল্লাহ পাক তা দূর করবেন তাওয়াক্কুল দ্বারা তাহলে আপনার ভরসাকে তখন বেশি বেশি আল্লাহ ভরসাকে বাড়ান যে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না গ্রামে মহামারী এসছে প্লেগ এসেছে হ্যাঁ, হতে পারে কোন আত্মীয়র মধ্যে কাউকে এডস হয়ে গেছে কিছু হয়ে গেছে হ্যাঁ? যে কোনো রোগ হয়ে যাক না কেন আল্লাহ না করে এরকম হয় যেগুলিকে সংক্রামক মনে করছেন বা হতে পারে এরকম তো আল্লাহ ভরসা করে আমাকে থাকতে হবে এখানে রোগের খেদ মতো থাকতে হবে আমি আমার ভাই আমার স্ত্রী আমার বাবা যদি আমি খেদ মতো না করবো কি করবে আল্লাহর ভরসা করেন যে আল্লাহ যদি আমার ভাগ্যে না রাখে কোনো শক্তি কোনো রোগ এনে দিতে পারবে না আর যদি ভাগ্যে রোগ থাকে তো আমাকে তো এই রোগ হইতে পারতো এ মর্মে আরেকটি হাদিস শুনিয়ে দিই নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একবার ওই উঁটের রাখালদেরকে বলেছিলেন উঁটের রাখাল যখন বলেছিল যে এক উঁটের রোগ আর এক উঁটের উঁটে কি করে হ্যাঁ ছড়িয়ে যায় হ্যাঁ সংক্রমণ করে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন যে ফামান আজরাবাল আউ্বাল তাহলে প্রথম উঠ যে পালে শত শত উঁট আছে প্রথম উঠটিকে যখন ওই রোগ হয়েছিল তো ওই রোগটি কে নিয়ে এসেছিল কোন কোন রোগ কোন ওট থেকে এসেছিল কে নিয়ে এসেছিল তাহলে প্রথম ওটকে আল্লাহ পাক এই রোগ দিয়েছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমের রোগ দেওয়ার মালিক রোগ ভালো করার মালিক এই কথা ভাববে না যে রোগ ছোঁয়াচে হয়ে চলে এসেছে না আল্লাহ যদি না চান তাহলে হবে না আবু দাউদের হাদিস তিরমিজের হাদিস এবং তিরমিজের হাদিসটিকে সহি বলেছেন ওয়াজা আল্লাহ আখের রহমিন কৌল ইবিন মাসুদ তবে শেষ অংশটুকু যে আত্মীয়ারা তো শিরকুনের পরে আমাদের মধ্যে এমন কেউ নেই যে যার অন্তরে এরকম কুমন্ত্রণ আসে না তবে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা বাড়াইলে তা দূরে সরে যাবে এই কথাটি আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালানোর ব্যক্তিগত কথা তিনি বলেছেন এবং তিনি নিজের কথা বলেছেন বলে আহমদ মুসনাদ আহমদে রয়েছে আবদুল্লাহ বিন আমর ইবিন আস রাজি আল্লাহ তালানোর হাদিস বর্ণিত মান রদ্দাত তো আন হাজাতি ফাকাদ আশরাকা আচ্ছা মনের মধ্যে কুলক্ষণ আসলো কোনো কিছুকে দেখে বা কোনো কথা শুনে তারপরে আপনি যদি আপনার সিদ্ধান্ত না বদলান সিদ্ধান্ত পাল্টালেন না তাহলে আপনি ঠিক আছেন আমি যে সিদ্ধান্ত সেটা করে যাচ্ছি মনের মধ্যে আসলে দূর করে দিলাম ঠিক আছে কিন্তু যদি আপনার সিদ্ধান্ত থেকে আপনি পিছপা হয়ে যান সিদ্ধান্ত পরিবর্তন করে দেন শুধু এই কুলক্ষণ দেখে বা কুলক্ষণ মনে করে কোনো কিছুকে তাহলে সেটি হচ্ছে শির্ক তাই বলছেন মান রাদ্দা থুত্তেয়ারাতন হাজাতে কাউকে যদি কোনো কিছুর কুলক্ষণ তার প্রয়োজন থেকে বিরত রাখেন আপনার প্রয়োজন ছিল যাচ্ছিলেন যাবেন না এখন বলছেন ফাঁকা দাস টাকা তাহলে সে শিরিক করলো কোনো কিছু করতে চাইছিলেন করলেন না তাহলে সে শিরিক করলো বিয়ে করছিলেন পাত্রী পছন্দ হয়ে গেছিল সবকিছু দিনদারি সব ঠিক আছে কিন্তু তাদের বাড়িতে কোন একটা গোলমাল দেখে নিলেন গন্ডগোল মারামারি দেখে নিলেন বিয়ের দিনে বিয়ের আগের দিনে খুব মারামারি তাদের বাড়িতে সিদ্ধান্ত একবারে পাল্টে দিলেন কথাবার্তা পাকা হয়েছিল না ওই বাড়িতে বিয়ে করব না কারণ এটি কুলক্ষণ তাহলে সে শিরিক করলো কালো আমা কাফারা তো জালেকা এইরকম কথা যদি মানুষের অন্তরে আসে তাহলে এর কাফারা কি অন্তরে বসবাস আসলো যে লক্ষণ ভালো লাগে না এরকম কথা আসলো তাহলে এই একটি দোয়া নবী শিখেছেন কাফারা হয়ে যাবে যদি অন্তরে এরকম অশ্বাসা আসে কোনো কিছুকে কুলক্ষণ মনে করার তাহলে বলছেন নবী আন্তাকুল তোমরা এই দোয়া বলে আল্লাহ আল্লাহ খায়রা ইল্লা খাইরুকা আল্লাহ তোমার মঙ্গল ছাড়া আর পৃথিবীতে কোনো মঙ্গল নেই তুমি মঙ্গল না দিলে মঙ্গল হতে পারে না তোমার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নেই ওলা তয়রা ইল্লা আর তোমার এখানে তয়ের মানে করব অমঙ্গল হ্যাঁ তোমার অমঙ্গল ছাড়ার কোনো অমঙ্গল নেই মানে তোমার পক্ষ থেকে যদি অমঙ্গল না হয় তুমি যদি না হইতে দাও তাহলে হবে না তোমার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না আল্লাহর আদেশ নয় আল্লাহর ইচ্ছা আল্লাহ ফাকর বলে যেহেতু সবকিছু সৃষ্টি করেন সুতরাং আল্লাহ ফাকর বলে ইচ্ছা ছাড়া হতে পারে কোনো কিছু ওয়ালা এলাহ গাই রোকা এবং তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ তাহলে দোয়া হচ্ছে আল্লাহ আল্লাহ রা ইল্লা খাই রোকা ওলা তৈরা ইল্লা ওলা ইলাহা গাইরকা এখানেও তিনটি বাক্য আগের দোয়াটি তো তিনটি বাক্য হাদিস ফাজুল আব্বাস ফাজুল আব্বাস রাজি আল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন যে তেয়ারা কুলক্ষণ কোনটি এবং যে কুলক্ষণ শিরকে পরিণত হবে আপনার আর আপনি শির করে ফেলবেন সেই কুলক্ষণ কি বলছে সেই কুলক্ষণ যদি আপনাকে কোনো কাজ করতে বাধ্য করে অথবা কোনো কাজ ছাড়তে বাধ্য করে এটি হচ্ছে লক্ষণ যে আপনি কুলক্ষণ মনে করলেন বা অলক্ষ্য মনে করলেন অশুভ মনে করলেন সুতরাং আপনি সিরিক করে ফেললেন বলছেন ইন্দামা তেয়ারাত আসলে কুলক্ষণ বা অলক্ষী হচ্ছে মাম জাকা ওই কাজ যে যে কাজ বা যে অবস্থাটি আপনাকে কোন কাজ করতে বাধ্য করে আমদাকা আপনাকে আগে বাড়িয়ে দেয় যে কাজ করো তুমি আওরাদাকা অথবা তোমাকে সেখান থেকে ফিরিয়ে দেয় কাজ করা থেকে তাহলে তুমি শিরিক করলে কুলক্ষণ নিলে শিরিক করলে আর যদি কাজ আমি করব সিদ্ধান্ত নিচ্ছি করব আমি অথবা কাজ করব না মনে করেছে আর করব না করব না মনে করেছে কিন্তু কোনো একটি লক্ষণ দেখে না করতে হবে তাহলে এটি আর ফাল থাকলো না এতক্ষণ আপনি করছিলেন না এখন একটি কোনো কিছু ভালো লক্ষণ মনে করে যে করতে শুরু করলেন কেন ওই লক্ষণের কারণে যদি করেন তাহলে সেটি আর ফাল থাকবে না সেটি লক্ষণ আর শির হয়ে যাবে কারণ এখানে দুটি কথা বলা হয়েছে কোনো কাজ করতে যদি বাধ্য হয়ে যান না করতে হবে কারণ এই লক্ষণটি দেখেছি তাহলেও তেয়ারা হয়ে যাবে শির হয়ে যাবে আর যদি কোনো কাজ করতে যাচ্ছিলেন আর করা ছেড়ে দিলেন কোনো কিছু লক্ষণ দেখে তাহলে সেটিও শির্ক হয়ে যাবে এই ছিল অলক্ষী বা কুলক্ষণ সম্পর্কে বেশ কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক যেন আমাদেরকে আকিদা বুঝার এবং তার প্রতি আমল করার তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন একমাত্র আল্লাহর উপর ভরসা করার জন্য আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আল্লাহ পাক যেন আমাদের জন্য কল্যাণ করেন দুনিয়াতে এবং আখেরাতে তবে যদি কেউ ভালো মনে করে যে শুক্রবার বড় দিন ভালো দিন পবিত্র দিন বেশি সুতরাং শুক্রবার বিবাহ সাদী করবো তাহলে কোনো দোষ নেই আর যদি দেখা যায় যে অবস্থার জন্য আমাকে রবিবারে করতে হচ্ছে কোনো অসুবিধা নেই শনিবারে করতে হচ্ছে কোনো অসুবিধা নেই বৃহস্পতিবার মঙ্গলবার বুধবারে করতে হচ্ছে সব দিন আল্লাহ জাহিলি জামানায় সওয়াল মাসকে খারাপ মনে করা হয়তো আয়সা রাজি আল্লাহ তালা তাই বলছেন আমার বিয়ে হয়েছে সওয়াল মাসে আমি বিদায় হয়ে নবীর ঘরে গেছি সওয়াল মাসে আর আমার চাইতে ভাগ্যবতী আর পৃথিবীতে কি আছে বলেছেন ভালো মনে করে না ওই যে ভারতে যে মোগল টোগল যে শিয়া রাফিজি নবাবগুলি গিয়েছে তো এদের কারণে এরা ওটা শিখিয়েছে যে মহরম যেহেতু তাদের শোকের মাস মানে এখানেও যারা আছে তারা রকম করে মহরম মাসে শুধু শোকই করতে থাকে মাতম করতে থাকে চোদ্দশো বছর থেকে তারা এই কাজই লেগে আছে হ্যাঁ। না কি জন্য বন্ধ থাকে যদি দিনে খাওয়া দাওয়া অসুবিধা বরযাত্রী মেহমান টেহমান আসবে সেই জন্য তাহলে অসুবিধা নেই কিন্তু যদি মনে করে যে না এটা ভালো নয় তাহলে অবশ্যই ভালো রমজান বড় রমজান আরো ভালো রমজান আরো ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা না এই জন্য হবে দিনে খেতে পাবো না দিনে বিয়ে শাদী দিয়ে লাভ কি দিনে খাবে না খেয়ে চলে আসবে সেই জন্য হয় রাত্রে বিয়ের ব্যবস্থা করার অসুবিধা কি আমাদের দেশে একটা জেহালত আর আছে প্রথম বিয়ে যদি কুমারীর বিয়ে হয় তাহলে দিনে হবে জানি না আপনাদের এলাকা আছে কিনা আর যদি বিধবার বিয়ে হয় তাহলে এগুলি বিয়েকে নিকাহ বলে ও রাত্রে হবে আছে এরকম এরকম আছে রাত্রে মানে চুপচাপ দু চারজন নিয়ে গ্রামের লোক নিয়ে বিয়ে শাড়ি সেরে দিল বিধবার বিয়েটি হইলে ভাই মারা গেছে তার এক ভাইয়ের সাথে ভাবির বিয়ে হচ্ছে এই বিয়েগুলি রাত্রি সেরে দেয় চুপচাপ এগুলো যেন অনুষ্ঠান করে না আর অনুষ্ঠান করবে কুয়ারা কুয়ারিদের বিয়ের এক ব্যক্তি কপাল চুলকায় সে তাতে মনে করে তার জন্য মুসিবতের আলামত এটা ও শির তিনটি অবস্থা বলেছি কোনো কিছু দেখে কোনো কিছু শুনে আর কোনো অবস্থা তো এটি হচ্ছে একটা অবস্থার মধ্যে তৃতীয় যে কেউ চুলকাচ্ছে সেই জন্য তার আলামত খারাপ সে যদি নিজে মনে করে অথবা তার বন্ধু বান্ধবরা মনে করে তো এটাও শির্কের অন্তর্ভুক্ত এই জন্য আগেই তিনটি কথা বলে দিচ্ছি জি প্রশ্ন একবার বলছেন ইমান মুফাসল নামে বর্ণিত কলেমাটি কি হাদিস দ্বারা প্রমাণিত না হাদিস দ্বারা প্রমাণিত না হাদিসে নেই এগুলি একসেন আলমদের বানানো যেগুলি কথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসগুলিকে তারা আরবিতে ব্যক্ত করেছে কিন্তু এটি মন্ত্র মতো বাঙালি সমাজ বা উর্দু ভাষী ভারতের লোকেরা এরা এটাকে মন্ত্রের মতো পাঠ করে সুতরাং এতে কোনো লাভ নেই এতে কোনো লাভ নেই সহি তরিকা হচ্ছে সঠিক তরিকা ইসলামিক তরিকা হচ্ছে যে এগুলির অর্থ বুঝিয়ে দিয়ে বিশ্বাস করাতে হবে আমান্ত বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলাম ইসলামের ছয়টি যে ইমানের ছয়টি যে রোকন আছে খুঁটি স্তম্ভ এই ছয়টি স্তম্ভ আমরা নতুন কেউ মুসলমান হয় অমুসলিম তাহলে তাদেরকে শিক্ষা দিই জন্মগত যে মুসলিম সে যদি না শিখে তাহলে সে ওই রকমই থেকে গেল যখন জানলো না যে ইমানের খুঁটি কয়টি তাহলে কি করে সে মুসলমান হইল বংশগত মুসলমান কোনো লাভ নেই ইসলাম হচ্ছে বিশ্বাস এবং আমলের নাম কর্মের নাম ইসলাম কোনো জাতির নাম মুসলিম কোনো জাতির নাম না মুসলিম অম্মা তখনই হবে যখন আকিদাই মুসলিম হবে বিশ্বাসে ফেতে মুসলিম হবে এবং আমলে কর্মে মুসলিম হবে তো কথা হচ্ছে যে ইমানের মধ্যে ছয়টি খুঁটিকে যখন বিশ্বাস করবে বিশ্বাস করলে তাহলে জানতে হবে ছয়টি খুঁটি কি আমন্ত বিল্লাহে আল্লাহর প্রতি ইমান অমালায় কাথি আল্লাহর ফেরেস্তাগণের প্রতি ইমান অকতবি আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান গ্রন্থ রাজির প্রতি ইমান অরসলি আল্লাহ রসুলগণের প্রতি ইমান অলিয়ামিল আখের পরকালের প্রতি ইমান পরকালের মধ্যে মৃত্যু থেকে শুরু করে একবারে জান্নাত জান্নাম পৌঁছা পর্যন্ত আর ওয়াল কাদের খেয়ে রিহি অসার রিহি ভালো মন্দ তকদির প্রতি ইমান এই ছয়টি হচ্ছে ইমানের খুঁটি এই ছয়টি বাংলায় জেনে বাঙালিদেরকে উর্দু ভাষীদেরকে উর্দুতে জেনে কেরালাদেরকে কেরালা ভাষায় জেনে তামিলদেরকে তামিল ভাষায় জেনে আপনার যে কোনো ভাষী তার নিজের ভাষায় জেনে বিশ্বাস করতে হবে তাহলে মমিন মুসলিম হবে না হলে মমিন মুসলিম হবে না এই হচ্ছে অর্থ আর এই অর্থ নয় যে মন্ত্রের মতো মুখস্থ করিয়ে দিয়েছে ইমানে মুফসাল ইমানে মুজমাল আমন্তবিল্লাহ কতবি এলাখেরই কোনো লাভ নেই নবী সাল্লামের যদি কোনো দোয়া হইতো তাহলে বলতেন দোয়া স্বরূপ পড়ছি এটা দোয়াও নাই বানানো তাহলে এই মন্ত্র বানিয়ে লাভ কি কায়দা বাগদাদি গুলোতে এসব লিখা থাকে সুতরাং এসবের পিছনে পড়বেন না এসব বিদাতিদের তৈরি করা তারা তারা হয়তো সৎ উদ্দেশ্য তৈরি করতে পারে যে লোকজনকে পড়িয়ে দেবে অর্থ বুঝিয়ে দেবো বা এক যুগে ছিল মন মানসিকতা ছিল অর্থ বুঝাও পড়িয়ে দেওয়া হয়ে যাবে কাজ অজ্ঞতা তাদেরই যারা এই সব শিখিয়েছে শুধু পড়িয়ে দিয়ে লাভ হবে না হিন্দুদের মন্ত্র নয় খানা খাওয়ার সময় খানা গলায় আটকে গেলে মনে করা হয় যে কেউ যেন আমাকে কি মনে করছে বা বিষম করেছে বিষম শব্দটি বিষম শুনেছেন বিষম লাগা জি আমি ডিকশনারিতে কালকে দেখছিলাম বিষম শব্দের কেন দেশে তো বিষম শব্দটি খুব প্রসিদ্ধ তো আমি দেখি ডিকশনারিতে পাই কিনা ডিকশনারি ওলাও লিখেছে কারণ মানুষের ভাষায় তো ডিকশনারি লিখেছে তো বাংলা ডিকশনারি যেটা আমার কাছে তাতে লিখেছে বিষম মানে খানা খেতে খেতে খাবার আসলে যে খাবারের নালি থেকে যে শ্বাস নালিতে চলে গেলে এটা হয় আসলে এর পিছনে কোনো কিছু নেই কি আপনাকে মনে করলো না করলো সব কিচ্ছু নেই না শরীয়তে আছে না মেডিকেল ডাক্তারিতে আছে কিচ্ছু নেই আসলে বুঝতে পারলেন কথা আমার খাওয়ার নালি থেকে শ্বাস নালিতে যখন কোনো একটা দানা ভাত টাত বা কিছু চলে গেল বা কোনো খাবার একটা অংশ চলে গেল তখন ওই রকম হয়ে যায় কিছু না আসলে সুতরাং যদি কেউ মনে করে এটা কোনো ভালো বা মন্দ তাহলে এটি শির্ক থালা হাত থেকে পড়ে গেলে কুটুম্ব আসছে মেহমান আসছে পারে না মনে এগুলি শির্ক তাহলে থালা কি করে জানলো বা থালা যদি শয়তান জিন আপনার হাত থেকে ফেলে জিন শয়তান কি করে জানলো আপনি জিন শয়তানকে আলেমুল গায়ে মনে করেন সবগুলি সিঁড়ি তারপরে সেহের সেহেরের কারণ হচ্ছে গোপনীয় এর এর পিছনে কজ কি আছে যে আপনার হাত হাতা থেকে হাত থেকে থালি পড়লে এর সাথে আবার মেহমানের গেস্টের কি সম্পর্ক হ্যাঁ এই দিক দিয়ে একে সেহেরের একটি প্রকরণ বর্ণনা করা হয়েছে এই জন্য বলা হয়েছে গরু ছাগলের পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র কাপড়ে লাগলে নামাজ হবে কি না জি যেসব পশুর গোস্ত হালাল সেসবের পেশাব গোবর পাক শুনে রাখেন ভালো করে এবং এর জন্য দলিল যদি দেখতে হয় বোখারি বাংলায় তরজমা হয়ে গেছে ইমাম বোখারি রহমতুল্লাহ অধ্যায় কায়েম করেছেন হ্যাঁ অধ্যায় কায়েম করেছেন ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করেছেন হাদিসের এবং বলেছেন যে মাকুলুল্লাহাম যার গোস্ত খাওয়া হালাল তার পেশাব গোবর নেদি এসব হচ্ছে পাক এবং তার দলিল বেশ কিছু পেশ করেছেন নবী সাল যখন মদিনে আসলেন আসার পর প্রথম থেকে মসজিদ নবী তৈরি হওয়ার আগে নবী সাল্লাহ সাল্লাম এর বাথানে কি বলে ছাগলের বাথানে নামাজ পড়তেন ছাগল বাথান বুঝেন তো যেখানে ছাগল বাঁধে ছাগল বাঁধার জায়গায় নামাজ পড়তেন শাহবারা নামাজ পড়তেন তারপর মসজিদ তৈরি হলো নবী সাল্লামকে সাহাবারে জিজ্ঞাসা করেছে ইয়া রাসুল আল্লাহ ছাগল বাঁধার জায়গায় নামাজ পড়বো কি হ্যাঁ নামাজ পড়ো সাল্লেফি মারা বেদিল গানাম শুনে রাখেন হাদিস গানাম ছাগল বাঁধার জায়গায় ছাগলের বেড়ায় নামাজ পড়ো জিজ্ঞাসা করলেন সাহাবার ইয়ার রাসুল আল্লাহ উঠ বাঁধার জায়গায় নামাজ পড়বো কি নবী বলে যে না পড়িও না কিন্তু না পড়িও না কারণ এই নয় যে তার উটের পেশাব বা গোবর নাপাক কারণ নাপাক যদি হইতো তো উটের মতে হচ্ছে ছাগল তো ছাগলের বেড়াতে কারণ নামাজ পড়তে বললেন কারণ হচ্ছে অন্য সেটা হচ্ছে যে উঁট বড় জানোয়ার তুমি সেজদা যাবে এমন না হয় যে উঁট হয়তো তোমার উপরে চেপে বসে হ্যাঁ ইচ্ছা করেও হইতে পারে অনেক সময় উঁট খুব বিদ্বেষী পশু উঁটের যদি আপনার সাথে শত্রুতা কোনটা কোনোদিন মেরে থাকেন সেই উঁট কিন্তু একটা সুযোগে থাকে যেমনই সুযোগ পাবে আপনার একবার ঘাড়ে উপরে পাতে ঘাড় ভেঙে দেবে এটা করে ওঠ আর অনিচ্ছাকৃত হইতে পারে যে ওটা এদিক সেদিন নড়াচড়া করতে গিয়ে শেষ দেয় গিয়েছেন আর দিল পিঠের উপরে একটা পা তাহলে আপনি বাঁচবেন এই জন্য নবী সব নিষেধ করেছেন যদি নাও চড়ে উঠ আপনার ওপর কিন্তু আপনার মনে দুগদুগি লেগে আছে অশ্বাসা যে কি জানি শেষ দায় যাবো উঠ যদি একটি নড়াচড়া করে তো জীবনটাই যায় এইরকম অবস্থায় নামাজ পড়লে তো নামাজে খুশু খুশু থাকবে না সেই জন্য নবী সাল্লাম উঠ বাঁধার জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন এছাড়াও ঘটনা আছে এত দলিল আর আপনাদের জানার দরকার নেই যারা এইসব দলিল আরো বিস্তারিত জানবেন ফেকার ক্লাসগুলিতে আসবে শুক্রবার এসা পরে ক্লাস হয় হ্যাঁ না হিন্দু হিন্দুরা এই জন্য করে যে তাদের গো মাতা গরুরটা শুধু করে বকরি দিয়ে করে না উড় দিয়ে তো করে না তারা মহিষ দিয়ে করে না গোমাতা আপনার তার গোমাতা নয় হ্যাঁ জ্বালাবে না কেন গোবর অসুবিধা কি গোবর জ্বালাবেন না তো হ্যাঁ নামাজ হবে তবে নোংরা লাগছে যদি কাপড় থাকে পরিষ্কার তাহলে কাপড় বদলে নেবেন পানি থাকে নিজেকে খারাপ লাগছে সেই জন্য করে নেবেন খারাপ লাগছে সেই জন্য নাপাক হওয়ার কারণে নাই এ অবস্থায় নামাজ চলবে না এই জন্য না এক ভাই জিজ্ঞাসা করেছেন সহি হাদিস আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না খুব ভালো কথা কিন্তু যে পড়ে এসে রুকু ধরে নিল যে পড়ে এসে রুকু ধরে নিল পরে এসে পরে পড়ে লিখেছেন কেমন হবে সে তো সুরা ফাতেহা পড়ল না বাইরে থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে যেহেতু একটি হাদিস আছে বোখারিতে যাও বাকরা এক সাহাবি আসলেন এসে দেখলেন যে রুকুতে আল্লাহ নবী চলে গেছেন দৌড় দিয়ে এসে রুকুতে লেগে গেলেন তো নবী সাল বললেন যে এরকম দৌড় দিও না দৌড় দিতে নিষেধ করলেন কিন্তু একথা বললেন না যে তোমার এই রাকাত হয়নি সুতরাং পুনরায় পড়ো তাহলে বোঝা গেল যে রুকু পেয়ে গেলে রাকাত হয়ে যাবে তবে দৌড় দিয়ে আসা যায় না যেমন আজকালকার মূর্খ লোকেরা করে যেমন দেখলো যে সুরা তো শেষ হতে যাচ্ছে বা রুকুতে চলে গেছে এই দৌড়াদৌড়ি যে শুরু করেছে হুঁস দিশা নেই কোথায় স্যান্ডেল জুতা পড়লো আর কোথায় কাকে ধাক্কা লাগলো আর কি হইলো না হলো কোনো খোঁজ খবর নেই এটা মূর্খদের কাজ নিষেধ করেছেন বাকি যারা নামাজের মধ্যে শুরু থেকে আসবে তাদেরকে সুরাফাতে পড়তে হবে উচ্চ স্বরে আমিন বলা রফুল করা এই আমলটা নবী সাল্লাম সাহাবাদের আদেশ করেছিলেন কিছুদিনের জন্য নাকি না সব সময়ের আদেশ শেষ জীবন পর্যন্ত এই আদেশই ছিল জি সব সময় এর জন্য সব সময়ের জন্য জি হ্যাঁ পরবর্তীতে এটা রোহিত হয়ে যায় নাকি না কোনো রোহিত হয়নি নবী সাল্লাহাম শেষ জীবন পর্যন্ত রফুল্লাই দেন দু হাত উঠিয়ে নামাজ পড়েছেন চার জায়গায় শুধু তকবির তাহারিমায় নাই তকবির তাহারিমাতে রুকুতে যাওয়ার সময় রুকুতে উঠার সময় এবং চার রাখা তিন রাখা বিশিষ্ট নামাজে দুই রাকাত নামাজ পড়ে প্রথম তাসাহত পড়ে উঠার সময় সুতরাং এগুলি সন্ন্যত এই সন্ন্যতগুলি পালন করবে এই সন্ন্যত পালন করতে মজহাবি গোড়ামি অথবা অজ্ঞতা হ্যাঁ পক্ষপাতিত্ব অন্ধ অনুকরণ হ্যাঁ বড়দের অন্ধ অনুকরণ নবীর হাদিস ছেড়ে দিয়ে এসব যেন আপনাকে সন্ন্যত পালনে বাধা সৃষ্টি না করে এটি হচ্ছে পথভ্রষ্টতা যে আপনাকে আল্লাহ রসুলের রাস্তা থেকে বাধা দিল কিসে হয় কোনো গোড়ামি কোনো ব্যক্তির গোড়ামি কোন তরিকার গোড়ামি অথবা অন্ধ তকলিদ অন্ধ অনুকরণ অথবা অজ্ঞতা ওদেরকে বললেন যে শিয়ারাই তোমাদের মতো ফলে দেন করে না দেখেন শিয়ারাই কে করে না হাত নামাজ পড়ে আমরা বুকে হাত বাঁধি তারা হাতও বাঁধে না তারা করে তার তোমরাই যেটা যে রোগ তোমাদের মধ্যে আছে হ্যাঁ, রোগ তোমাদের মধ্যে আছে আমাদের মধ্যে রোগ নেই বিবাহের সময় যে মহারানা ধরা হয় তা কোরআন শুনার বিধান কি ভাই মহারানা মোহর দিয়ে বিয়ে করতে আল্লাহ বলছে তোমার স্ত্রী সন্ধান করো তোমাদের টাকা পয়সা খরচ করে মানে মহারানা দিয়ে হ্যাঁ তো মহারানা দিয়ে বিয়ে করতে হবে আল্লাহ পাক বলছেন যে একে ফরজ বলে আলেম না মা ফারাজান আলিহিম আমি তাদের উপরে যে ফরজ করেছি ফিয়াজ আজম তাদের বিবিদের ক্ষেত্রে মানে স্ত্রীর জন্য আল্লাহ ফরজ করেছেন যে মোহর দেবে তুমি মোহর নগদ দেওয়াই হচ্ছে সুন্নত আর যদি কেউ বাকি রেখে থাকে তো বাকিটা হচ্ছে লোন ঋণ ঋণ পরিশোধ করতে হবে না হলে মুক্তি নেই লোন যদি আদায় না করেন আর এই অবস্থায় মরে যান আর মোহর বাকি থেকে যায় তাহলে আল্লাহ মাফ করবেন না যেমন অন্য কোনো ভাইয়ের অন্য কোন মানুষের যদি টাকা পয়সা খেয়ে মরে যান তাহলে আল্লাহ মাফ করবেন না ওটা ওই ঋণ স্ত্রী ঋণ সুতরাং আদায় করে দেবেন মহরে ফাতেমে মহরে ফাতেমের আমাদের দেশে এরকম একটা ভুল ধারণা রয়েছে যে মহরে ফাতেমে করলে খুব বরকতের বিবাহ সাদী হবে না নবী সাল্লাহ মহরে ফাতেমা বলে যেটা মশুর রয়েছে সেটা হিসাব করে নবী সাল্লামের অধিকাংশ বিবিদের মহর ওই রকম ছিল একশো বত্রিশ ভরি চাঁদি কেউ যদি আনুমানিক ওই রকম করে যে নবী সাল্লামের অধিকাংশ বিবিগণের নবী সাল্লাম মোহর দিয়েছেন একশো বত্রিশ ভরি চাঁদির সমান আর ওই রকম আমি দেবো কাছাকাছি তো ভালো কথা কিন্তু সেটাই দিতে হবে না আল্লাহ বলেছেন তুমি অজস্র দাও অথবা কম দাও এর আগে বিবাহর দুইটি মঙ্গলবারের বক্তব্যে আমি আলোচনা করেছি যে এক সাহাবি মহিলার একটি জুতা স্যান্ডেলে বিয়ে হয়েছে আর এক সাহাবি বিয়ে করেছেন শুধু কোরআন শিক্ষা দিয়ে ঠিক আছে তাহলে দু চার দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়েও বিবাহ সাদী আপনার শ্বশুর সাহেব রাজি হলেই হলো আর অভিভাবক যা রয়েছে গার্জেন রয়েছে মেয়ের রাজি হলেই হলো আর যদি কোটি কোটি টাকা মোহর দেন তবু যায় যাচ্ছে কোটিপতি মানুষ কোটি টাকা মহর দিচ্ছে অসুবিধা নেই আপনি জমি কিনে দিয়ে দিলেন এত টাকা জমি দিলেন একটা বাড়ি বড় গোটা বিল্ডিং আমি মহারানা দিয়ে দিলাম আমার স্ত্রীর নামে করে দিলাম বিয়ে করলাম কোনো অসুবিধা নেই আল্লাহ বলছেন আতাই তুমি এ দাহন না কেন্তারান তোমরা যদি অজস্র ধন সম্পদ বিবাহতে দিয়ে দাও স্ত্রীকে ফালা তা খোঁজবিন হোসাইয়া পরে কোনো গন্ডগোল হলে তালাক হলে তা ফিরিয়ে নিতে পারবে না মহরানা ফিরিয়ে না চলবে না মহরানা ফিরিয়ে নেওয়া যাবে না তার সাথে মিলন হয়ে যাওয়ার পরে বা নির্জনতা হয়ে যাওয়ার পরে কিন্তু যদি নির্জনতা না হয় দেখাই সাক্ষাৎই হয়নি বিয়ে টিকলই না দেখাই হয়নি একবার কোনোদিন নির্জন হয়নি তার সাথে তাহলে অর্ধেকের হক সেগুলি আলাদা মশলা আবার জি দরুদ পড়ার সময় আল্লাহ সাল্লি আল্লাহ তারপরে সৈয়দেনা মাওলানা মোহাম্মদ এটি বিদাতিদের দুরুদ বিদাতিদের দুরুদ এইরকম দুরুদ হাদিসে নেই নবীকে সৈয়দেনা বলা নবীকে মাওলানা বলা অথচ কোরআনে আল্লাহ শিখেছেন আমাদেরকে সুরায় বাকারার শেষখানে আরো আয়াতে রয়েছে বেশ কিছু আয়াতে রয়েছে তার মধ্যে সুরা বাকারার শেষ আয়াত কি আছে বলেন হ্যাঁ আন্তা মাওলানা ফানসোরনা আলাল কৌমিল কাফের কাকে বলছেন আপনি আল্লাহকে যখন মাওলানা আল্লাহ শিখাচ্ছে যে আমাকে মাওলানা বলো তো নবীকে কেন মাওলা বলবেন হ্যাঁ সুতরাং না বলাই উচিত এরকম বাকি আল্লাহর নবী যে ভাষা দিয়ে দুরুদ শিখালেন সেটা না করে যদি অন্যটা করেন তো বাড়াবাড়ি হবে না বাড়াবাড়ি আল্লাহ নবীকে সাহাবার জিজ্ঞাসা করলো ইয়ার আসলে কাইফা নসাল্লি আলাইকে আপনার উপর দুরুদ কেমন করে পেশ করবো নবী দুরুদ ইব্রাহিম শিখালেন আল্লাহ সাল্লি আল মহম্মদ ওয়ালা আলী মহম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম হামিদ মজিদ আল্লাহ বারিক আল মহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ এরকম যেভাবে হাদিস আছে ওইভাবে পড়বেন